রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কিছু আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা কোরআনে হাকিমের যে সুরা থেকে আমাদের তাফসির চলতেছিল সেই সুরাটির নাম হলো সুরা আল ফাতিহা এই সুরার অনেকগুলো নাম আছে আমরা গত তাপসিরে আলোচনা করেছি যে এই সুরার আল্লাহ সুবহান হুয়া তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনেকগুলো নামে এই সুরাকে নামকরণ করেছেন আমরা এই সুরার তাপসির করতেছিলাম কোন তাপসির থেকে হ্যাঁ তাপসিরে ইবনে কাসির থেকে আজকেও ইনশাল্লাহ আমরা এই সুরা আল ফাতেহার তাফসির করব আমাদের দুনিয়ার সকল ওলামা ইকরামের ওস্তাজ আমাদের সকলের ওস্তাজ ইমাম ইবনে কাসির রাহেমাহুল্লাহ তিনি যে তাফসির করেছেন সুরা আল ফাতেহার আমরা সেই তাফসিরের আলোকে আমরা তাফসির করব ইনশাআল্লাহ যেই মাসটি আমাদের সামনে এসেছে আজকে যেই মাসের তিন তারিখ এই মাসটির নাম কি জুল হিজ্জা আমাদের দেশে বলে জিলহজ আসলে শুদ্ধ উচ্চারণ হলো জুল হিজ্জা জুল হিজ্জা অথবা জুল হাজ্জা দুটাই সহি মানে হজ হাজ এবং হিজ দুইটাই সহি কোনো জায়গায় আল্লাহ সুবান তালা হজকে জবর দিয়ে হার উপরে জবর দিয়ে আল্লাপাক বলছেন আবার কোন জায়গায় হাজকে আল্লাপাক হিজ বলছেন যেমন আল্লাপাক বলছেন আল হাজ আশহরু মালুমাত পামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হাজ এখানে আল্লাপাক হাজ হার উপরে জবর দিয়ে বলছেন আল হাজ্য আর সরম পামান ফারাদা হিন্নাল হাজ্জা আবার বলছেন আল্লাপাক ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা ফিল হাজ আবার হিজ হিজও বলেছেন হার নিচে জের দিয়ে ওয়ালিল্লাহি আলান নাসে হিজুল বাইতে মানে ইস্তাতা আইলাইহি সাবিলা যে আয়াত দিয়ে হজ ফরজ হয়েছে সেখানে আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি আলান নাসে হিজুল বাইত হিজুল বাইত হান নিচে জের দিয়ে বলছেন এজন্য এটা হাজ এবং হিজ দুটাই সহি তো এই জন্য জুল হিজ্জা এবং জুল হাজ্জা দুটাই ঠিক আছে তো এটার অর্থ কি জুল হাজ্জা বা জুল হিজ্জার অর্থ কি এটা তো বাংলা কথা সবাই জানার কথা হজের মাস <laughs> এটা তো সোজা কথা জুল হিজ্জা বা জুল হাজ্জা তার অর্থ হইল হজের মাস এই মাসের সাথে হজের সাথে সম্পৃক্ত এই মাসের প্রথম দশ দিন এমনিতে পুরা মাসটাই ফজিলতময় এই মাসটা আশহরুল হুরুমের একটা মাস আশহরুল হুরুমটা কি সম্মানিত চারটি মাস সেই সম্মানিত চারটি মাস কোনটা কোনটা এক নম্বরে ভুল এখন তো আপনাদের শুধু পরীক্ষা চলবে একবার তাফসির করা হয়ে গেছে না আমরা অসংখ্যবার বলে দিছি যে এই আসরুল হরুম সম্মানিত মাস কোন সাইডটা তা আপনারা তো এখন বলবেন এখন আমি শুধু প্রশ্ন করব উত্তর দিবেন আপনারা সাওয়াল নাই যেটা বলেন সেটাই ভুল একসাথে মনে রাখবেন তিন মাস আর একটা মাস আলাদা একসাথে তিন মাস জুল কাদা জুল হিজ্জা মোহারম এই তিনটা একসাথে জুল কাদা জুল হিজ্জা মোহারম আরেকটা আলাদা আছে সেটা হলো রজব রজব মাস রজব জুল কাদা জুল হিজ্জা মোহারম বাস এই চারটা মাসের নাম হলো আশহরুল হুরুম আরবি ভাষা এমন একটি ভাষা যেই ভাষায় একই শব্দ পজিটিভও বোঝায় নেগেটিভও বোঝায় যেমন হারাম হারাম মানে পবিত্র সম্মানিত আবার হারাম মানে নিষিদ্ধ মসজিদে হারাম মসজিদে হারাম মানে কি নিষিদ্ধ মসজিদ কি মসজিদ সম্মানিত মসজিদ পবিত্র মসজিদ আর আবার হালাল হারাম এখানে হারাম মানে নিষিদ্ধ তো এই হরুম হরুম হলো হারামের বহু বচন হরুম এই হরুম মানে হলো সম্মানিত আল্লাহ পাক বলছেন যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কিতাবে গণনার মাস হল এসনা আশারা এসনা আশারা মানে বারো মাস বারোটি মাস মিনহা আর বাতুন হরুম ওই বারোটির মধ্য থেকে চারটি হলো হরুম আসরে হরুম সম্মানিত চারটি মাস আল্লাহ বলছেন জালিকা দিনুল কাইম এই চারটি মাসের সম্মান রক্ষা করা এটা দিনুল কাইম দিনুল কাইম মানে কি হ্যাঁ আপনারাই বলবেন এখন শুধু কারণ দিনুল কাইমের তাফসির অনেকবার হয়েছে সুরাল মধ্যে বলছেন ওয়ামা উমিরু আলাহুদ্দিন কাইয়েমা কাইয়েমা কাইয়েমা আর এখানে আল্লাহ বলছে কাইয়েম মানে এক জিনিস দিনে কাইয়েম এ কাইয়েম মানে প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত দিন মানে এই চারটি মাসের সম্মান রক্ষা করা যখন রক্ষা হবে বুঝতে হবে দিন প্রতিষ্ঠিত আছে আর যখন এই চার মাসের সম্মান যখন লঙ্ঘিত হবে বুঝতে হবে দিন প্রতিষ্ঠিত নাই ওখানে কি বোঝানো হয়েছে আলবাইয়ানার মধ্যে আলবাইয়ানার মধ্যে আল্লাহ পাক বলছে ওয়ামা উমিরু ইয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আহুনাফা এক নম্বর আল্লাহ পাক তাওহীদের কথা বলছেন যে কোন আল্লাহর ইবাদত করতে হবে খালেসভাবে মুখলিসিন আলাহুদ্দিন আহুনাফা একনিষ্ঠভাবে মুখলেসিন হয়ে খালেজভাবে আল্লাহর আবাদত করতে হবে এটা হলো একটা তাওহিদ তারপর আল্লাপাক বলছেন ওয়াইউকি মুসলা সলাৎ কায়েম করবে ওয়াইউত জাকা জাকাত দিবে তিনটা জিনিস বলছেন তাওহিদ সলাৎ জাকাত ওয়াজালিকা দিনুল কাইয়েমা যেই সমাজে তাওহিদ আছে সলাৎ আছে জাকাত আছে সেই সমাজে দিন কায়েম আছে যে সমাজে তাওহিদ নাই সলাপ নাই জাকাত নাই সেই সমাজে দিন সোজা হিসাব এই জন্য আল্লাহ ওখানে তিনটা কথাও বলে আল্লাহ বলছে ওয়াজা দিনুল কাইয়েমা তাহলে আমরা কি দিন দিনুল কাইয়েমার মধ্যে আছি হ্যাঁ, আমাদের তাওহিদও নাই সলাতও নাই জাকাতও নাই আবার আসরে হুরমের এখানে আমরা দিন কায়েমের মধ্যে আছি আসরে হরমের মধ্যে আমরা সম্মানিত চার মাসের সম্মান রক্ষা করি আমরা চার মাসের সম্মান লঙ্ঘন করি না চার মাসের কি সম্মান করবেন এই চারটি মাসে কোনো প্রকারের যুদ্ধ বিগ্রহ মারামারি ঝগড়াঝাটি এগুলো করা যাবে না কিন্তু আমাদের তো প্রতিদিনে হয় কি বলেন মারামারি ঝগড়া ঝাঁটি হয় না বাংলাদেশে তাইলে আসরে হরুমের সম্মান রক্ষা হয় আসরে হরুমে কোনো ধরনের মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি হত্যা রাহাজানি যুদ্ধ বিগ্রহ এগুলো হওয়া যাবে না অথচ মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম যুদ্ধের কারণে অশান্তির কারণে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কত দেশে শরণার্থী হওয়ার জন্য ঘুরতেছে সাগরে সাগরে তাহলে মুসলিম উম্মার এই দশা কেন দিনুল কাইয়েমা নাই আসুর হুরুমের প্রতি যে সম্মান দেখানোর কথা ছিল সে আসুর হুরুমের সম্মান নাই আশহরুল হরুমের প্রথম যে আশরুল হরুমের মধ্যে একটা মাস হলো এই জুলহিজ্জা জুলহিজ্জা মাসের পুরা মাসে সম্মানিত মাস জুলহিজ্জা মাসের প্রথম দশ দিন হল তন্মধ্যে সবচেয়ে বেশি ফজিলতময় এবং বরকতময় পুরানে কারিমে আল্লাপাক জিলহজ মাসের এই জুলহিজ্জা মাসের প্রথম দশ দিনের কসম করেছেন কোন সুরা সৌরা আল ফাজার ওয়াল ফাজরে ওয়ালায়ালিন আশ ওয়াশাফি ওয়াল ওয়াত্র ওয়াল ফাজরে ফজরের কসম ফজরের কসম মানে কোন ফজর হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা আবদুল্লাহ ইবনে আব্বাসকে তো সবাই চিনেন নাকি কে আপনাদের কি হয় খালাতো ভাই না মামাতো হ্যাঁ আমরা কেন তাপ সেরে বসে নাই তা আমরা যে তাপ করতেছি এই সকল মুফা সেরে নেকেরাম দুনিয়ার যত মুফা সেরে নেকেরাম আছে কেয়ামত পর্যন্ত যতজন আসবে এই সবার রইস রইস মানে কি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আরবি হলো রইস রইস উদ্দাউলা মানে রাষ্ট্রের প্রধান তারপরে ইউনিভার্সিটির প্রধান হলে রইসুল জামিয়া ভাইস চ্যান্সেলরদেরকে বলা হয় না নাইবে রইসুল জামিয়া মানে এরা চ্যান্সেলরকে বলা হয় রইস রইস হলো একবারে প্রধান তাহলে এই আমাদের সবার মূল ওস্তাদ কে আব্বাস জন্য চিনতে হবে উনাকে না কি কি জানা আব্বাস তিনি বলেন ওয়াল ফাজরে আল মুরাদু বিহি ফাজরু ইয়াউমিন নাহার এখানে ফজরের কসম বলতে কোরবানির দিন ফজরের কসম সুহান দশে জিলহজ ইয়মন নাহার দশে জিলহজের নাম হলে ইয়মন নাহার নাহারের দিন নাহার মানে কি রক্ত প্রবাহের দিন কোরবানির দিন ওই দিন ফজরকে আল্লাপাক শপথ করেছেন ওয়াল ফাজরে তাহলে বোঝা যায় সারা বছরের ফজর আর কোরবানির দিন ফজর দুই ফজরে কিছু বেশ কম আছে ওই সলাতুল ফজর কোরবানির দিনের ফজরের গুরুত্ব বেশি এই জন্য মুসলিম উম্মা ফজরের নামাজ পড়ে না ঈদের নামাজ পড়তে আসে ঠিক আছে না গুরুত্ব বেশি এই জন্য যেহেতু আল্লাপাক ওই দিন ফজরের কসম করেছেন এই জন্য মুসলিমেরা ওই দিন ঘুম থেকে উঠে আটটা আটটার সময় তারপরে আস্তে আস্তে ঈদের নামাজে আসে ফজর আর পড়ে না এরকম অনেক মুসল্লি আছে এজন্য আমরা সকল মুসল্লি ভাইদেরকে ওই সকল মুসল্লি ভাইদেরকে বলবো অন্য দিনের ফজর না ফুটলেও মিনিমাম ওই দিনের ফজরটা অন্য দিনের ফজর আর লাগবে না নাকি অন্য দিনের ফজরও পড়তে হবে তবে ওই দিনের ফজরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে ফজর না পড়ে ঈদের নামাজ পড়তে আসবেন না আগে ফজর পড়ে বাড়ি থেকে তারপরে আসেন এই জন্য আমরা ঈদগাহে বলে দিই যে যে আপনারা ফজর পড়েন নাই যারা এই কথা বললে কিন্তু ভীষণ মনে কষ্ট নিবে ওই খতিবের আর চাকরি থাকার সম্ভাবনা নাই যে আমাদেরকে খতিব সাহেব বেনামাজি বলছে এই জন্য বেনামাজিকে কিন্তু বেনামাজি বলা যায় না বেনামাজিকে খবরদার কোনোদিন বেনামাজি বলবেন না বেনামাজিরকে যদি বেনামাজি বলেন সর্বনাশ এই জন্য বেনামাজিকে বলতে হবে ভাই আপনি তো সবসময় নামাজ পড়েন আজকে তো কালকে তো গরু কিন্তু একটু রাত হয়ে গেছে বেশি এই জন্য একটু ঘুমাইছেন দেরিতে আজকে মনে হয় একটু পজর একটু মিস হয়ে গেছে যাদের একটু ফজর মিস হয়ে গেছে তারা আগে ফজরটা একটু পড়ে নেন তারপরে আমরা ঈদের নামাজ শুরু করবো ইনশাল্লাহ এইভাবে বলতে হবে আপনারা যারা বেনামাজি আছেন তারা ফজর পড়েন কথা কিন্তু একটা কিন্তু কথাটা বলার সময় একমতের সাথে বলতে হবে এজন্য এক কবি খুব সুন্দর করে বলছেন যে আমরা যদি মধু কাকে বলে এটা সংজ্ঞা কাউকে জিজ্ঞাসা করেন এটা দুইভাবে সংজ্ঞা দেওয়া যায় মধু কি জিনিস এক লোক ধরেন জীবনে কোনোদিন মধু দেখে নাই তো এই লোককে এই লোক জিজ্ঞেস করতেছে যে ভাই হুজুর বলেন তো মধু কি জিনিস তো হুজুরে ইচ্ছা করলে দুই রকমের মধুর সংজ্ঞা দিতে পারি এক রকমের সংজ্ঞা দিতে পারি যে মধু হইল বিভিন্ন রকমের ফুলের ফুলের ভিতর থেকে মৌমাছি কর্তৃক সংগৃহীত ফুলের নির্যাস সবচেয়ে শক্তিশালী ভিটামিনযুক্ত একটা খাবারের নাম হইল মধু বাস এটাও একটা সংজ্ঞা হইল আবার যদি বলি মৌমাছি নামক এক ধরনের প্রাণী ফুল থেকে বিভিন্ন কিছু সংগ্রহ করে যেই পায়খানাটা করে সেটার নাম হইল মধু দুটাই কিন্তু মধুর সংজ্ঞা এখন এক প্রকারের মধুর সংজ্ঞা দিলে মানুষ ওই মধু খাওয়ার জন্য খুব আগ্রহ হয়ে যাবে যে জীবনে খায় না সেও করবে যে একটু মধু খেয়ে দেখি আরেক প্রকারের মধু সংজ্ঞা দিলে যে মধু খায় সেও আর জীবনে খাবে না কিন্তু দুটাই মধুর সংজ্ঞা দুটাই ঠিক আছে কোনোটা কিন্তু ভুল না এই জন্য মধুর সংজ্ঞা দেওয়ার সময় কোনটা দিতে হবে সুন্দরটা দিতে হবে হ্যাঁ এই জন্য বেনামাজিকে বেনামাজি বলবেন না একটু সুন্দর করে বলবে যে বেনামাজির অনেকগুলো বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হইল কোনো সময় কাপড় ফাঁক থাকে না সব সময় চব্বিশ ঘন্টা কাপড় না ফাঁক থাকে যখন আপনি ধরবেন যে ভাই আসেন একটু নামাজ পড়ি সর্বশেষ কোনোভাবে আর আপনার থেকে লুকাইতে পারতেছে না তো সর্বশেষ কথা যেটা যে ভাই আমার কাপড় ফাঁক নাই তা আপনি বলবেন যে ভাই প্রথম প্রথম নামাজ শুরু করলে কাপড় পাক লাগে না না পাক কাপড় লইয়ে পড়া যায় আসেন আপনার নামাজ যদি না হয় ওটার দায় দায়িত্ব আমার আপনি নাপাক কাপড় নিয়ে আসেন তার কাপড় নাপাক কেন সে কি প্রস্রাব করে দিয়েছে কাপড়ের মধ্যে তার কাপড় তো পাকে আছে কিন্তু সে বলবে যে আমার কাপড় পাক নেই এরকম আরও কিছু বৈশিষ্ট্য আছে এই জন্য একজন দায়ী ইলাল্লাহ যিনি দাওয়াতের কাজ করবেন তার অনেকগুলো জিনিস দাইল আল্লাহর কতগুলো সিফাত থাকতে হবে তোর মধ্যে একটা সিফাত হলো ওই মধুর সংজ্ঞাকে সুন্দর করে ওইভাবে দিতে হবে ওইভাবে দেওয়া যাবে না ওইভাবে দিলে সমাজে ফেতনা ফাসাদ দাওয়াত দিতে যায় আরও ফেতনা ফাসাদ বেড়ে যাবে এরপরে আমরা যে বিষয়টি বলতেছিলাম আল্লাহ পাক বলছে ওয়াল ফজরে ফজরের কসম কোরবানের দিনের ইয়মন নাহারের ফজরের কসম ওয়ালায়া লিনাস দশ রজনীর দশ দিনের কসম এই দশ দিন কোন দশ দিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহ সাঈদ ইবনে জোবায়ের রাহেমাহুল্লাহ এবং মোজাহিদ রাহেমাহুল্লাহ এরা তিনজন বড় বড় মোফাসের কোরআন তারা তিনজনে বলছেন লায়ালিন ওয়ালায়ালিন আশ আল মুরাদু বিহা আল লায়ালি আল আশার মিন জিল হিজ্জা জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিনের কসম করেছেন রমজান মাসের শেষ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন রমজান মাসের শেষ দশ দিনের বেশি পজিলত দিন না রাত আর জিলহজ মাসের বেশি পজিলত রাত না দিন দিন এই জায়গায় এই তফাতটা বুঝবেন যে জিলজ মাসের প্রথম দশ দিন রাতের চেয়ে দিনের মর্যাদা বেশি আর ওই রমজানের শেষ দশ দিনের রাতের মর্যাদা বেশি এরপর আল্লাপাক কসম করছেন ওয়াশাফ ওয়ালওয়াত জোর এবং বেজোড়ের কসম আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানহুমা কাতাদা তারপরে দাহাক মাহমাল্লা এরা বলছেন যে এখানে সাফা বলতে ইয়ামুন নাহার ভিতির বলতে ইয়মে আরাফা মানে আরাফার দিন হয় বেজর দিনে নয় তারিখে আর কোরবানি হয় কোন দিনে দশ তারিখে তাহলে দশ তারিখ হলো জোট আর নয় তারিখ হলো বেজোট এই জন্য আল্লাহবাক জোট বেজোটের কসম করেছেন মানে বছরের মধ্যে বড় ধরনের দুটি গুরুত্বপূর্ণ দিন একটা হলো ইয়মে আরাফা আর একটা হলো ইয়মুন নাহার এই জন্য আল্লাহবাক এই দুইটার কসম করেছেন ওয়াশ সাফে ওয়াল ওয়াত্রে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ সহি আল বোখারির হাদিস আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হুমা থেকে বর্ণিত আল্লাহ রসুলাম বলেন মা মিন আইয়া মিন আল আমাল সালেহ ফিহা আহাব্ব ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশার নবী সাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলে সলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ অধিক প্রিয় আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে আর কোনো আমল নাই রসুল আল্লাহ ওয়ালাল জেহাদ সাহাবাই আমরা তো জানি জেহাদ সাবিরিল্লাহ সবচেয়ে ফজিলতময় জিনিস জেহাদ সাবিরিল্লাহ কি এই এর চেয়ে বেশি প্রিয় না আল্লাহর কাছে সাল্লাম বললেন শোনা জেহাদ ফি সাবিরিল্লাহ আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন তবে যে ব্যক্তি নিজের জান নিয়ে মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে ওই জান আর মাল নিয়ে বাড়িতে ফিরে আসে নাই যিনি শাহাদাত বরণ করেছেন যেমন এই যে একশো সাতজন হাজি ভাই বোন জান মাল নিয়ে বের হয়েছেন আল্লাহ রাস্তায় কোন আল্লাহ রাস্তায় হজ্জে বাইতুল্লাহর জন্য বের হয়েছেন সেখানে শাহাদাত বরণ করেছেন এইরকম যদি অবস্থা হয় জেহাদ ফি সাবিরিল্লাহ বের হয়েছেন কিন্তু আর ফেরত আসার নাই শহীদ হয়ে গেছেন বলেন ওই শহীদটা শুধু আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই দশ দিনের আমলের চেয়ে বেশি প্রিয় কিন্তু যিনি জেহাদ করতে গেছেন কিন্তু জেহাদ করে আবার জীবন নিয়ে ফিরে আসছেন এই লোকের এবাদতের চেয়েও এই দশ দিনের আমলের সওয়ালে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি প্রিয় সুহান আল্লাহ তাহলে এই দশ দিন কি আমলের সওয়ালে কর্ম এবার আসি আমরা সেটা এই দশ দিনের আমলের সওয়ালের মধ্যে এক নম্বর আমলের সওয়ালে যেটা সেটা হলো বেশি বেশি তাকবীর তাকবীর আল্লাহর তাওহিদের ঘোষণা আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা তাকবীর দিতে হবে বেশি বেশি এ পর্যন্ত একবার তাকবীর দিছেন সবাই বসে আছেন নয় তারিখে ফজর হইলে তারপরে দিবেন নয় তারিখে ফজর হইলে ইমাম সাহেব সালাম ফিরাইবার আগে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবির নয় তারিখ থেকে তো হবে তাকবিরটা দুই ধরনের একটা হলো তাকবিরে মতলাক তাকবিরে মোকাইয়াদ তাকবিরে মোকাইয়াদ হবে নয় তারিখ থেকে তেরো তারিখ আর তাকবিরে মতলাক হবে জিলহজ মাসের যেদিন সাঁপ দেখা যাবে সেদিন থেকে শুরু হবে সাঁপ দেখার পর থেকে তাকবির বলতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই দশটা দিনকে আসমান জমিন সারা দুনিয়া ব্যাপী আল্লাহর তৌহিদের আল্লাহর তাকবির ঘোষণার দিন হিসাবে নির্ধারণ করেছেন সুহান এই দশ দিনে সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আল্লাহর বান্দাবান্দিরা রওনা দিছে এই রওনা দেওয়ার সময় আকাশ পথে স্থলপথে জলপথে সব রাস্তায় সব পথে কি উচ্চারণ হচ্ছে হুম্মা ইন্নাল হামদা ওয়ান লাকাওয়াল লা প্রতি ঘন্টায় জেদ্দা বিমানবন্দরে এবং মদিনা বিমানবন্দরে শত শত বিমান নামতেছে এই বিমানগুলো আকাশে আসতেছে সারা পৃথিবীতে ধরেন এই মুহূর্তে এখন আকাশে কয়েক শত বিমান আছেন হাজিদেরকে নিয়ে এই হাজিগুলো আকাশে আকাশে কি বলতেছে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আলা শারিক আলা আল্লাহর তাকবীর পুরো আকাশ ব্যাপী উচ্চারিত হচ্ছে সাগরে সমুদ্রপথে যারা আসতেছে তারা সাগরে সাগরে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লাভবাইক আলা শারিক আলা কালাব্বাইক যারা স্থলপথে আসতেছে তারা স্থলপথে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক এলা শারিক এলাকা লাভবাইক এখন যারা স্থলপথেও নাই জলপথেও নাই বিমান পথেও নাই তারা কি করবে তারাও বাড়িতে বসে বসে তাকবির বলবে তারা তাকবির বলবে কিভাবে আল্লাহ আকবর কাবিরা আলহামদুলিল্লাহ কাথিরা সুবহান আল্লাহ তাও আসিলা এই তাকবির পারেন কোনোদিন শুনেই নাই বলে এই তাকবির পারবো কোথা থেকে হ্যাঁ এই তাকবির সহজ শিখে ফেলবেন বেশি বেশি বলবেন আল্লাহ আকবার কাবিরা আমার সাথে বলেন আল্লাহ আকবার কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবহান আল্লাহ বকরাতাম ওয়া আসিলা এই তো আলহামদুলিল্লাহ সবাই পারে হ্যাঁ, এই তাকবির বেশি বেশি বলবেন আর কি বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম আল্লাহর তাকবির ঘোষণা করলেন আর কি বলবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহর তাকবির ঘোষণা করলেন আল্লাহ আকবর হ্যাঁ, এইভাবে এই চাঁদ ওঠার পর থেকে বেশি বেশি শুধু তাকবীর শুধু তাকবীর আল্লাহর তাওহিদ আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা সকালে বিকালে ঘুমানোর সময় হাঁটার সময় চলার সময় সব সময় আর নয় তারিখের পর থেকে শুরু হবে প্রত্যেক ফরজ চলাতের পরে এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো এই দশ দিন বেশি বেশি রোজা রাখতে হবে সিয়াম পালন করতে হবে সবচেয়ে ফজিলতময় দিন এই জন্য বেশি বেশি সিয়াম মুজিবাতুল বাহেলি রাদি আল্লাহ তালানহু তিনি ইসলাম গ্রহণের এক বছর পরে নবী সালামের কাছে আসলেন নবী সালাম জিজ্ঞাসা করল নবী সালামকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন নবী সালাম বললেন না তোমাকে তো চিনি নেই নবী সালাম যদি গায়েব জানতেন এক বছর আগে যে লোককে দেখছেন এক বছর পরে ওই লোক বলে যে আমাকে চিনেন আল্লাহ রসুলকে না তোমাকে তো চিনি না তো তিনি বলতেছেন আলাল বাহিলি আল্লাদি জি তুকা আমালাওয়াল আমি হলাম সেই মুজিবাতুল বাহিলি যিনি এক বছর আগে আপনার কাছে এসেছিলাম নবী সালাম বলেন ওয়াকাত তাগাইয়ারা ওয়াজভুকা তোমার চেহারা সুরত শরীর এরকম হয়েছে কেন ওয়াকাদ কুন্তা হাসান আল হাইয়া তুমি না কত সুন্দর চেহারা কত সুন্দর শরীরের মানুষ ছিলা সুহান নবী সালামের মনে পড়ছে এক বছর আগে তাকে দেখছি কি সুন্দর চেহারা ছিল কি সুন্দর শরীর ছিল সব নষ্ট হয়ে গেছে তখন এই মুজিবাতুল বাহিলি রাজিল্লাহ বললেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাম যেদিন আমি আপনার এখান থেকে দেশে গিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমি একদিনও রোজা ভাঙ্গি নাই সুহান দিনের বেলা একদিনও আমি খাই নাই এই এক বছর আমি রোজা রাখছি সুহান নবী সাল্লাম বললেন ওয়াকাত জলামতা নাফসাকা তুমি তো ভালো কাজ করো নাই তোমার নফসের উপরে বড় ধরনের জুলুম করছো এক বছর রোজা রাখছে খুশি হওয়ার কথা না ভালো আবাদত করছে এক বছর রোজা রাখছে একাধারে নবিসর জাম বললে আজাব তার আফসাক তোমার নফসাকে আজাব দিছ এটা আবাদত হয়নি তাহলে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ চল্লিশ বছর এশার নামাজের যদি ফজরের নামাজ পড়ছে এটা কি আবাদত হয়েছে না জুলুম হয়েছে চল্লিশ বছর রাত্রিবেলায় এশার নামাজের ও যদি ফজরের নামাজ পড়ছে এক নম্বরে জুলুম হয়েছে ওনার চোখের উপরে জুলুম করছেন চোখকে ঘুমাইতে দেন নাই নবী সাল্লাহ সাল্লাম আমল করেন নাই উনি সেই আমল করতে গেছেন এটা একটা জুলুম ঘুমান নাই ঘুমানো আবাদত নবী সাল্লাম কখনো ঘুমানো ছাড়া আবাদত করেন নাই আগে ঘুমাইছেন তারপরে আবাদত করছেন কারণ ঘুম ছাড়া আবাদত করলে আপনি আধা ঘন্টা এক ঘন্টা আবাদত করতে পারবেন এরপরে আপনি কি বলতেছেন আপনি নিজে জানবেন না সেরেকের কথা বলতেছেন কুপুরি বলতেছেন না আলহামদুলিল্লাহ বলতেছেন আপনি নিজেই জানবেন না তো ওইটা তো আর আবাদত হবে না তারপরে ইমাম আবু হানিফা রহমাউল্লার স্ত্রী ছিল না পরিবার পরিজন ছিল না তাদের উপরে জুলুম করেছেন যদি চল্লিশ বছর এরকম এশার নামাজেরও যদি যদি পজর পড়ে ওটা সম্পূর্ণ মিথ্যা কথা আবু হানিফা রহমাউল্লাহ এরকম কাজ করে নবী সালাম বললেন মুজিবাতুল বাহিলি তুমি তো জুলুম করছো তোমার নফসের উপরে আজাব দিছ তুমি প্রতি মাসে একদিন রোজা রাখবা তো এই সাহাবি কয় এক বছর রোজা রাখছি নবিসাম কয় মাসে একদিন নবিসাম বললেন রমজান মাসে রোজা রাখবে আর মাসে একদিন রোজা রাখবে তো বলে যে ইয়া রসোল্লা জিদনি পাইন নবী কুয়া ইয়া রসোল্লা সাল্লাম আমাকে আরও বাড়িয়ে দিন আমার তো অনেক শক্তি আছে সোহান আল্লাহ আমরা হইলে করতাম যে বাচ্ছি এবার মাসে একদিন কমাই দিছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আকবর আল্লাহ রসুল যেখানে বলছেন সেখানে একদিন রোজা রাখলে তো আল্লাহ পাকে এক মাসে সবাব দিবেন আল্লাহ রাসুল বলতেছেন তুমি বেশি রোজা রাখিও না একদিন রাখবা এই সাহাবিকা ইয়া রসুল আল্লাহাম আমার তো শরীরে অনেক শক্তি আমাকে আরো বাড়াই দেন নবী সালাম বললেন সুমিয়াও মাইনে দুদিন রাখো যাও প্রতি মাসে ওই না আরো বাড়াই দেন সুম সালা সাতা ইয়া মিন করলে সাহার নবী সালাম বললেন প্রতি মাসে তিন দিন রাখো ওই না আরো বাড়াই দেন তখন নবী সালাম বললেন সুমিনাল হুরুমে ওয়াত্রুক সুমিনাল হুরুমে ওয়াত্রুক সুমিনাল হুরুমে ওয়াত্রুক নবী সালাম বললেন শোনো রমজান মাস তো এক মাস রাখবা প্রতি মাসে তিন দিন করে রাখবা কোন তিন দিন তেরো চোদ্দ পনেরো আর হারামের মাস সম্মানিত যে চারটা মাস এই মাসগুলা যখন আসবে তখন তিন দিন রোজা রাখবা তিন দিন গ্যাপ দিবা তিন দিন রোজা রাখবা তিন দিন গ্যাপ দিবা এভাবে রোজা রাখবা চারি মাস যে চারি মাস বললাম কোন চারি মাস রজব আরেকটা রজব এই চার মাস মনে রাখবেন এই চার মাস হারামের মাস এই চার মাসে নবী সালাম বললেন যে তুমি প্রথম তিন দিন রোজা রাখবা তিন দিন রাখবা না আবার তিন দিন রাখবা আবার তিন দিন রাখবা না এইভাবে করে তুমি রোজা রাখবে সুহান আল্লাহ তাহলে সেই হারামের মাস কিন্তু জিলহজ মাস সুতরাং এই মাসে এই দশ দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সাউমে ইয়মে আরাফা মানে রোজা তো যে কোনো দিন দশ দিনের নয় দিনই রাখতে পারেন দশ তারিখে রোজা রাখা যাবে না নয় তারিখ পর্যন্ত রাখতে পারবেন কিন্তু ইয়মে আরাফার যে সিয়ামটা এটা খুব ফজিলতময় সহি মুসলিমের হাদিস আবু কাতাদা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত সুগালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আনসাউমে ইয়মে আরাফা নবী সালামকে আরাফার দিনের সাওম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো নবী সালাম বললেন ইউকাফেরুসানা আল মাদিয়া ওয়াল বাকিয়া আরাফার দিনের সিয়াম এত গুরুত্বপূর্ণ যেটি অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর এই দুই বছরের গুনার জন্য এটা কাপ পারা হয়ে যায় এটা কোন দিন আরাফার দিন নবী সালাম এখানে নয় তারিখ বলেন নাই নবী সালাম বলছেন কি ইয়মে আরাফা মানসমা ইয়মে আরাফা যে ব্যক্তি আরাফার দিন আরাফার দিন মানে আলহাজ্জ আরাফা যেদিন হজ হাজি সাহেবেরা যেদিন আরাফার ময়দানে যাবেন সেদিন ইয়মে আরাফা সেদিন সাত তারিখ হলো ইয়মে আরাফা আট তারিখ হলো ইয়মে আরাফা নয় তারিখ হলো ইয়মে আরাফা বুঝতে পারছেন কথা এই জন্য এই বছরের ইয়মে আরাফা কয় তারিখে হবে হয় মঙ্গলবার মঙ্গলবার না তো বুধবার তেইশ তারিখ তেইশ তারিখ হলো ইয়মে আরাফা হজ হবে এই বছর তেইশ তারিখ হাজি সাহেবরা আরাফার ময়দানে যাবেন তেইশ তারিখ বুধবার তাহলে আপনাকে রোজা রাখতে হবে হ্যাঁ মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবারে রোজা রাখতে হবে এটা হলো ইয়মে আরাফার রোজা এরপরে আরেকটি ফজিলত এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত সেটা হলো ইয়মন নাহারের দিনে কোরবানি করা ইয়মন নাহার কোন দিন দশ তারিখ দশ তারিখের দিন কোরবানি করা নাহার হাউজে কাউসার আল্লাপাক তেয়ামতার ময়দানে বিশাল কতগুলা হাউজের ব্যবস্থা করে রেখেছেন হাউস সেই হাউজের মধ্যে থেকে একটা হাউজের নাম হলো হাউজুল কাউসার এটা হলো সবচেয়ে বড় হাউস এটার মধ্যে কয়েক লক্ষ শুধু গ্লাস আছে খাওয়ার জন্য পানি পান করার জন্য তো এই কাউসারটা আল্লাপাক নবী সাল্লাহ ইসলামকে দান করছেন ইন্না আতয়না কাল কাউসার আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসারটা নবী সাল্লাম বলেন এটা দুধের থেকে আরও সাদা মধুর থেকে আরও মিষ্টি একেবারে স্বচ্ছ পরিষ্কার এখন এই কথা শুনলে মানুষ সবাই খাওয়ার জন্য আগ্রহ বাড়ে না যে আপনারা কি কাউসার খাইতে চান ইনশাআল্লাহ কাউসার খাইতে হলে কি করতে হবে না আল্লাহ দুইটা আমলের কথা বলছেন মানে আপনি কোরআনটা এমন যে কোরআনের এক আয়াতের প্রশ্নের জবাব আর এক আয়াতে দেওয়া হয়েছে আল্লাহ বলে যে ইন্না তয়না কাল কাউসার রাসুল আমি আপনাকে কাউসার দিছি এবার কাউসারের ফজিলত রাসুল বর্ণনা করলেন এবার তো সবাই খাওয়ার জন্য পাগল হারে যদি কাউসার খাইতে পারতাম তা আল্লাহ পাক সাথে সাথে বলে দিচ্ছেন ফাসল্লিদি রব্বিকা ওয়ানহার বান্দারে যদি কাউসার খাইতে চাও তোমার রবের জন্য নামাজ পড়ো আর কোরবানি করো সুহান কাউসার খাইতে চাইলে দুইটা কাজ করো একটা হলো ফাসল্লি লেরব্বিকা রবের উদ্দেশ্যে নামাজ পড়ো সলাপ কায়েম করো বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত পড়ি বসে থাকিও না পাঁচ ওয়াক্ত তো পড়বাই ফরজগুলা সুন্নতগুলা সব পড়বে পড়ার পরে আবার রাত্রিবেলা তাহাজুত পড়ো লাইল করো তারপরে সলাত দোহা আদায় করো আরও যে সকল মাসনুন সলাত আছে সেগুলো আদায় করো বেশি বেশি করে সলাত আদায় করো আর ওয়ান হার কোরবানি করো ওয়ান হার এই ওয়ান হার থেকে ইয়মন নাহার তাহলে হাউজে কাউসার পান করতে হলে কোরবানি করতে হবে টাকা পয়সা আল্লাহ রাস্তা খরচ করতে হবে আমাদের সমাজে দুই ধরনের লোক আছে এক ধরনের লোক আছে জান দেমো মাল দেবো না আরেক ধরনের লোক আছে মাল দেমো জান দেবো না দুই রকমের লোক আছে বুঝতে পারছেন এক ধরনের লোক আছে ওনাকে যদি বলেন যে ভাই এখন এখানে আমরা একটা মাহফিল করতে চাইতেছি টাকার দরকার ধরো নাও দিয়ে দিল বাস আরেক জায়গায় একটা মানুষের দরকার টাকা টাকা সব জায়গায় দান করতেছে যদি বলে যে ভাই একটু মসজিদে আসেন তাপসে শুনতে আসেন এ ধারে কাছে নাই তারপরে একটু নামাজ পড়তে আসেন এখানে নাই মানে সে মাল দিবে কিন্তু সে জান আল্লাহকে দিবে না জান তার নিজের শরীর তার নিজের কিন্তু মাল আল্লাহর জন্য দিতে রাজি আছে আরেক শ্রেণীর লোক আছে মানে নিজের শরীরকে আল্লাহর জন্য দিবে অর্থ দিবে না শরীর যদি বলেন যে যদি বলেন যে হুজুর আজকে সারা রাত বসে থাকতে কন বসে থাকতে রাজি আছি যদি বলেন যে হুজুর দশ হাজার টাকা দেন বাস এটাতে আর রাজি নেই কিন্তু সারা রাত তাপসির শুনান ওই রাতে তিনটার মাহফিলের কথা বলছি না হ্যাঁ, সারা রাত তাপসির শুনবো এটাতে রাজি আছি ঘুমাবো না দরকার হলে কিন্তু যদি বলেন যে আজকে আমরা এই ক্যামেরা কিনবো দশ হাজার টাকা দিয়ে যান এই জায়গায় আমি নাই দুই ধরনের লোক সমাজে আছে এক ধরনের লোক আছে আপনি তাদেরকে নামাজে পাইবেন এখানে পাইবেন কিন্তু দেখেন সমাজে বিভিন্ন ঝগড়াঝাটি মারামাটি এগুলা মীমাংসা করার জন্য বিচার আচারে তাদেরকে পাবেন না এরা মনে করে যে এগুলো খারাপ কাজ এগুলো ধারে কাছে যাওয়া যাবে না আবার কিছু লোক আছে ওখানে সবার আগে দেখবেন যে ওখানে বিচার আচার পয়সালা সব করতেছে কিন্তু এই লোকের মসজিদে পাবেন না এরকম আছে না সমাজে ওই লোকগুলা কিন্তু জান্নাতের একবার ধারে কাছে পৌঁছে গেছে যদি সে সামান্য ফরজ আবাদত গুলা করতো ওই যে লোকগুলা ওই জায়গায় বিচার ফয়সালা করে সমাজে মীমাংসা করতেছে ফয়সালা করতেছে তারা কিন্তু অনেক বড় আবাদত করে ফেলতেছে যদি আর সামান্য একটু নামাজটা পড়তো রোজাগুলা রাখতো ফরজ কাজগুলা করতো সে কিন্তু জান্নাতে তাড়াতাড়ি পৌঁছে যাইত তারপরে ওই যে রিক্সাওয়ালা ইট ভাঙ্গে কত গরিব মানুষ আছে না কঠিন কঠিন পরিশ্রম করে এই লোকগুলা কিন্তু জান্নাতের দরজা যাইও জান্নাতে ঢুকতে পারে না জান্নাতের দরজা যায় জান্নাত থেকে ফিরে চলে আসে এই ব্যাকল মানুষগুলা মানে এদের ইনকাম হালাল কষ্ট করে উপার্জন করতেছে খাইতেছে বাস এরা শুধু সামান্য শুধু ফরজ আবাদতগুলো যদি করত তাই আমাদের থেকে এরা শত শত বছর আগে জান্নাতে চলে যায় সোহান আল্লাহ পাকেদেরকে এত সুযোগ করে দিচ্ছেন কিন্তু এই লোকগুলো জান্নাতে তারা কাছেও যাবে না কারণ এই ব্যাকলগুলো নামাজ পড়ে না দেখবেন যে বেশিরভাগ এই গরিব মানুষগুলা নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু এমনি ইনকাম হালাল উপার্জন হালাল সব হালাল জান্নাতের একবারে সব কাজ করতেছে কিন্তু এই জায়গায় নাই আবার দেখবেন এই জায়গায় যারা আছে নামাজও পড়তেছে রোজাও রাখতেছে সব রাখতেছে কিন্তু ওই জায়গায় এরা নাই কিন্তু জান্নাত পাইতে হলে দুই জায়গায় থাকতে হবে দোনো জায়গা লাগবে সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة একজন মুমিন তার নিজেকে এবং তার সম্পদকে দুই জিনিসকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিক্রি করে দিতে হবে বিআনালাহমুল জান্না ওই দুই জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন বান্দা নিজের জীবনকে নিজের শরীরকে এবং নিজের অর্থকে দুটাকে আল্লাহর জন্য দিয়ে দিবে আল্লাহর কাছে বিক্রি করে দিবে বাস আল্লাহ পাক কি দিবেন জান্নাত দিবেন আচ্ছা আল্লাহর কাছে যেটা বিক্রি করবে এটার মালিক কে মালিকও আল্লাহ আমাদের শরীরের মালিকও আল্লাহ সম্পদের মালিকও আল্লাহ আল্লাহ পাকে দিই দেখেন কত সুন্দর ব্যবসা আরেকজনে মাল কিনিয়ে আনে আপনারে দিছে দি বলতেছে যে তুমি এটা বেচো তো আপনি বলতেছেন যে কাস্টমার পাবো কই তো কাস্টমার দরকার না আমি কিনবো যিনি আপনাকে পুঁজি দিলেন সব দিলেন তিনি আবার আপনার থেকে কিনেও নেবেন আপনার বিক্রেতা ক্রেতার অভাব নাই খালি আপনি আনতে পারলেই বিক্রি আবার তিনি কিনে নেবেন এত বড় মহা সুযোগ কি সুন্দর ব্যবসা আল্লাহ বাগ এটাকে ব্যবসা বলছেন ইয়াহ্লাদিন আমানু হাল আদুল্লুকুম আলা তেজারা হে ইমানদাররা তোমাদেরকে কি আমি একটা ব্যবসা শিখিয়ে দিব না সোহান আল্লাহ এটাই হলো সেই ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা করবেন নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করবেন আল্লাহ পাক তার বিনিময়ে জান্নাত দিবেন সোহান তাহলে দুইটাই লাগবে শরীরেও আল্লাহর জন্য দিতে হবে আবার মালও দিতে হবে সম্পদও দিতে হবে এই জন্য আল্লাহ পাক বলছে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার শুধু নামাজ পড়লে হাউজে কাউসার পাবে না ওই আর্থিক কোরবানিও লাগবে নাহারও লাগবে দুইটা মিলে অর্থ এবং শারীরিক আবাদত দুই আবাদত মিলে জান্নাত পাইবা সুহান এরপরে তাহলে কোরবানির ফজিলত ইয়মন নাহারে ওই দিনের কোরবানির চেয়ে বড় ধরনের ফজিলতময় আর কোনো আমল নাই নবী বলছেন মা আমেলা ইবনু আদম মিনা আমাল ইয়াউমিন নাহার মিন এহরাক দাম ওই ইয়মন নাহারের দিন রক্ত প্রবাহিত করার সে অধিক ফজিলতময় আর কোনো আমল নাই তাহলে ওই দিন মানুষ মারি রক্ত প্রবাহিত করতে হবে দেখি এহরাক দাম অর্থাৎ প্রচুর রক্ত নবী সাল্লাম এই রক্ত প্রবাহিত করলে যেই পশুটা কোরবানি করা হবে এই পশুকে আমাদের ময়দানে শিং নিয়ে এই পশুর শিংকে আমাদের ময়দানে নিয়ে আসবে তারপরে এই পশুর সকল পশম তারপরে সকল খুর অর্থাৎ এই পশুর সব কিছু নিয়ে আমাদের ময়দানে হাজির হবে সোফা তাহলে যে যত বড় দিতে পারবেন তার মিজানের মধ্যে তত বড় উঠে যাবে সুহান এই জন্য কোরবানি দেওয়ার সময় আল্লাহ পাক যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি ওই সামর্থ্যের আলোকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে যত সর্বোচ্চটা দিতে পারবেন তত আমাদের ময়দানে আপনার মিজানের মধ্যে এটা ওজন করা হবে বাস বড় একটা গরু তুলে দিলেই তো আপনার মিজান ভারী হয়ে যাবে সোহান তারপরে যদি মহিষ দিতে পারেন মহিষ তো আরো বড় আরো বড় তুলে দিলেন হ্যাঁ। এই জন্য নবিসাম বলেন এই সব কিছু নিয়ে কেয়ামতের ময়দানে কোরবানির ওই পশু হাজির হবে সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে যায় সুফান যেটা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করা হয় হালাল পয়সা দিয়ে কোরবানি করা হয় এই কোরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে পৌঁছে যায় সুহান ইব্রাহিম সালাম আমাদের কি হয় সাসানা জ্যাঠা মুসলিম জাতির পিতা বা আরব জাতির পিতা ইব্রাহিম সালাম তিনি তার জন্মস্থান কোথায় ইরাকের বাবেল নগরীতে পরবর্তীতে তিনি হিজরত করে কোন দেশে যান ফিলিস্তিন ফিলিস্তিন যাওয়ার পরে তার মনে হলো হায়রে একা একা ঘুরতেছি নবুয়তের দায়িত্ব পালন করতেছি যদি একটা ছেলে থাকতো সন্তান থাকতো তাহলে কত ভালো লাগতো তো একদিন আল্লাহর কাছে দোয়া করলেন সুরা সফাতের একশো নম্বর আয়াতে আল্লাহ পাক সেই দোয়াটা তুলে ধরছেন সেই দোয়াটা হলো রব্বি হাবলি মিনাস সালেহিন রব্বি হাবলি সলেহীন হে আল্লাহ আমাকে একটা সলেহীন সন্তান হেবা করো সন্তান দান করো সন্তান দাও তা আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলছেন দোয়া কবুল করে আল্লাহ কি বললেন ফাবাসারনা হবে কোলা মিন হালিম আল্লাহ বলেন শুধু সলেহীন দিব না এমন একটা ছেলে দিব সেটা হবে গোলাম ইন হালিম হালিম কিন্তু সলেহীনেরও আরও উপরের দরজা মানে এটা সবেরিন সবেরিন মানে ধৈর্যশীল আর হালিম মানে খালি ধৈর্যশীল না ধৈর্যের উপরে ধৈর্যশীল মানে এটারে সোয়াই আপনি জবাই করে দিলেও এটা উয়া করে না এরকম হালিম এটা এরকম ধৈর্যশীল আল্লাহ বললেন যে এইরকম একটা সন্তান আমি তোমাকে দিব আল্লাহ আকবর এরকম সন্তানও আল্লাহ পাক ইব্রাহিম আলাইসালামকে দেখাইলেন সে সন্তানের নাম কি ইসমাইল আলাইসালাম তো এই বৃদ্ধ বয়সে অনেক বয়সে একটা ছেলে হয়েছে কত খুশি না আল্লাহ পাক বললেন এত খুশিতে থাকতে দিবেন না আল্লাহাক বললেন স্ত্রী আর সন্তানকে কোথায় রেখে আসবা বায়তুল্লার কাছে মসজিদে হারামের পাশে রেখে আসো ইব্রাহিম আলহিসাল্লাম ভিতরে তো কলিজা ফেটে যাচ্ছে কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ বলছেন রেখে আসতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম রওনা দিছেন ফিলিস্তিন থেকে মসজিদে হারাম মসজিদে হারামে এনে রাখলেন রেখে ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রীকে বললেন আল্লাহ হাফেজ আমি যাই রওনা দিলাম স্ত্রী কয় ও আল্লাহ কি যে জায়গায় রাখলো সেই জায়গায় মানুষ নাই পশু নাই খাওয়া নাই কিচ্ছু নাই এই জায়গায় রাখে আবার কয় আমি যাই তখন স্ত্রী জড়াই ধরলেন জড়াই ধরে বললেন আল্লাহ আমার আঁকা বিহাজা ইব্রাহিম তুমি বলে যাও আমাদেরকে যে রেখে যাচ্ছ এটাকে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন নাকি তুমি নিজে নিজে রেখে যাচ্ছ তখন তিনবার জিজ্ঞাসা করছেন ইব্রাহিম আলহিসাম ইসলাম কোনো কথা বলেন না দ্বিতীয়বারের পরে বললেন আল্লাহ আমারানি বিহাজা স্ত্রী শুনো আমি তো আল্লাহ নবী আমি কখনো নিজের সিদ্ধান্তে কোনো কাজ করি না আমি যে কাজ করি সেটা আল্লাহর সিদ্ধান্তেই করি সুহান তো তোমাদেরকে রেখে যাওয়া এটাও আল্লাহর সিদ্ধান্ত তখন স্ত্রী বললেন যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রেখে যাওয়ার জন্য নির্দেশ দেন হাজা আল্লাহ পাক কখনো আমাদেরকে ধ্বংস করবেন না নষ্ট করবেন না আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য যত ব্যবস্থা দরকার আল্লাহ করবেন যান আপনি যান আল্লাহ হাফিজ বাস বিদায় দিয়ে দিন ইব্রাহিম আলাইসালাম চলে যান আর ভিতরে ভিতরে কিন্তু কলিজা ফেটে যাচ্ছে ইব্রাহিম আলহিসাল্লাম জাবালে আবু কোবাইস পার হইলেন একবার পিছনের দিকে দেখেন আরেকবার একটু যান আবার পিছনের দিকে দেখেন আবার একটু যান এমন জায়গায় গেলেন যেখান থেকে আর দেখা যাচ্ছে না স্ত্রী সন্তানকে দেখা যাচ্ছে না ওই পাহাড়ের ওই পাশে গিয়ে ইব্রাহিম আলাইসালাম আল্লাহর দিকে দুই হাত তুলে কান্দা শুরু করলেন যে কান্দাটা আল্লাহ রব্বুল আলমিন এত পছন্দ করেছেন যেটি কোরআনে কারিমের সুরা ইব্রাহিমের সাতত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইসালামের সেই দোয়াটা তুলে ধরেছেন কি দোয়া করছিলেন রব্বানা ইন্নি আসকান্ত মিন জুরিয়াতি রব্বুল আলমিন আমার বংশের আমার পরিবারের একটি অংশকে এমন একটি উপত্যকায় আমি রেখে যাচ্ছি বিওয়াদিন গাইরিজি জারেইন যে জায়গায় কোনো ফসল ফল ফলাদি খাওয়ার মতো পান করার মতো কোনো জিনিস নাই এরকম একটা মরু প্রান্তরে বৃন্দাবাই তিকাল মহারাম তোমার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি আল্লাহ তোমার জিম্মায় তোমার হেফাজতে কোনো প্রকারের খাবারবিহীন পানিবিহীন ফসলবিহীন কোনো গাছবিহীন এইরকম একটা মরুভূমির এলাকার মধ্যে আল্লাহ তোমার নির্দেশে এদেরকে রেখে গেলাম আল্লাহ তুমি এদেরকে হেফাজত করিও ইব্রাহিম আসসালাম আল্লাহর কাছে কামতেছেন চোখের পানি পড়তেছে রব্বানা লিউকিমুসসালা রব্বুল আলামিন এই জনপদে এদেরকে তুমি হেফাজত করবা এই কারণে এদের বংশধরেরা তোমার জমিনে সলাপ কায়েম করবে ফাজাল আফ আফইদাতাম মিনান্নাস তাহবি ইলাইহিম রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে এই জনপদের প্রতি তুমি এমন ভালোবাসা তৈরি করে দিও তাহবি ইলাইহিম যাতে দুনিয়ার সকল মানুষ দলে দলে দিকে আকৃষ্ট হয় সোহান দেখেন লক্ষ লক্ষ মানুষ কোন দিকে দৌড় দিছে ওই জায়গার দিকে এটা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়ার ফসল ইব্রাহিম আলাহ বলছেন আল্লাহ ফাজ আল ইলাইহিম মানুষের হৃদয়কে অন্তরকে তুমি এই জায়গার প্রতি এমন ভালোবাসা তৈরি করে দিও যাতে মানুষ দলে দলে এদিকে দৌড়ায় এই জন্য দেখেন আজও এই ইব্রাহিম আলাইসালামের দোয়ার পরে হাজার হাজার বছর চলে গেছে লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে সারা বছর যাচ্ছে ওই জায়গায় এবং যেই লোক একবার গেছে সেই লোক সাহায্যে প্রতিবার যাক সারা বছর ওখানে থাকি যাক অনেকে সাহায্যে মক্কাতে যদি বাড়ি করতে পারতাম প্রতিদিন আপ করতাম প্রতিদিন ওখানে থাকে যেতাম কি এরকম মনে চায় না এটা হলো ইব্রাহিম ইসলাম দোয়া এরপরে ইব্রাহিম ইসলাম দোয়া করলেন ওয়ার জুকহুম মিনা সামারাত হে আল্লাহ এই জনপদের মানুষের জন্য দুনিয়ার যত ফল ফলাদি আছে যত ফ্রুটস আছে সব ফল ফলাদি রিজিকের ব্যবস্থা তুমি করে দিও সুহান মক্কার পাশে একটা বাজার আছে ওই বাজারের নাম হলো কাকি বাজার আপনারা কেউ গেছেন কিনা কি জানেন মক্কার পাশে কাছে একটা বাজার আছে বিশাল এক বাজার ওই বাজারের নাম হলো কাকি কাকিয়া ওই এলাকার নাম হলো কাকিয়া এমনি বাজারের নাম হলো কাকি বাজার নাকাশার পাশে হলো কাকি এই কাকি বাজারে সারা পৃথিবীতে যত ফলমূল আছে যত সবজি আছে সব ওখানে পাবে একেবারে পৃথিবীর মনে হয় এমন কোন দেশের কোনো সবজি বা কোনো ফল ফলাদি বাকি নাই যেটা ওই বাজারে আপনি পাবেন না এটা ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল ওখানে কিন্তু কিছু হয় না মক্কা থেকে কোনো ফল ফলাদি হয় কিন্তু সেখানে বসে আপনি সারা পৃথিবীর সব ফল ফলাদি পাবেন আল্লাহ খাওয়াইতে চাইলে মরুভূমির মধ্যেও খাওয়ায় যেখানে কিছু হয় না ফল ফলাদি হয় না অথচ সেখানে এমন এমন ফল যেগুলো আমরা বাংলাদেশে কোনোদিন দেখি নেই এরকম দেখছেন না অনেক ফল যেগুলা হজে গেছেন যারা তারা দেখছেন ওখানে এমন এমন ফল যেগুলো আমরা বাংলাদেশে কোনোদিন দেখিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে এটাই ইব্রাহিম আলাইসালামের দোয়া ইব্রাহিম আলাইসালাম দোয়া করে কান্নাকাটি করে চলে গেল আলহামদুলিল্লাহ এরপরে বারো তেরো বছর বয়স হয়ে গেছে ছেলে এবার দৌড়াদৌড়ি করে বালাম্মা বালাগামা হুসাইয়া দৌড়াদৌড়ি করার বয়স যত বাচ্চারা দেখবেন আস্তে আস্তে বড় হয় মা বাপের হৃদয় তত আকৃষ্ট হয় যখন আগে তো কথা বলতে পারে না যখন একটু একটু কথা বলে বাচ্চা কথা বলে মা বাবার কলিজা কিন্তু বড় হয়ে যায় বাচ্চা আস্তে আস্তে দৌড়ায় মা বাপ মহা খুশি বাচ্চা আস্তে আস্তে হাঁটে মা বাবা আরও খুশি এইভাবে যখন আস্তে আস্তে বড় হতে থাকে মা বাবা আস্তে আস্তে ওই সন্তানের প্রতি আকৃষ্ট হয় এরকম খুশির সময় আল্লাপাক আবার হঠাৎ করে ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্নে দেখাইতেছেন কি করো প্রিয় বস্তু কোরবানি করো নাকি হ্যাঁ কি স্বপ্ন দেখাইছেন হ্যাঁ জবাই করার জবাই করার জন্য স্বপ্ন দেখাইতেছেন ইসমাইল জবাই করতেছেন এটা স্বপ্ন দেখাইতেছেন সরাসরি তখন ইব্রাহিম আলহ ইসলাম বুঝতে পারলেন আমি তো আল্লাহর নবী আল্লাহর নবীদের স্বপ্ন ওটি তা স্বপ্ন দেখানোর অর্থ হলো আমাকে নির্দেশ দিচ্ছেন ইসমাইলকে জবাই করার জন্য তখন ইব্রাহিম আলাইসালাম বাবাকে ডাকলেন ছেলেকে ডাকলেন ডেকে বললেন ইয়া বোনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুকা হে আমার প্রিয় আদরের সন্তান ইয়া বুনাইয়া আরবি ভাষা আদর করে ডাকলে বলে বুনাইয়া এমনি বলে ইবনি ইবনি মানে আমার ছেলে আর যখন আদর করে ডাকে দেখবেন যে অনেকে ছেলেরে আব্বা ডাকে না আব্বু আরও কত আদর যত্ন করে কত ভাষা দিয়ে কত শব্দ দিয়ে ডাকে তা ইব্রাহিম আলাইসালাম ডাকতেছেন ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আমি প্রতিদিন স্বপ্নে দেখে যাচ্ছি আমি স্বপ্নে দেখতেছি বারবার আন্নি আজবা হুকা কি স্বপ্নে দেখতেছি আন্নি আজবা হুকা আমি তোমাকে জবাই করতেছি আল্লাহ আকবার এটা শুনলে তো শরীর লাভ মারি উঠে কি আমাকে আপনাকে যদি আব্বা ডাকে বলে আব্বা ছেলে দিকে আসো বাবারে আমি স্বপ্নে দেখতেছি তোমার জবাই করতেছি আপনি তো দিবেন দোট আর আপনাকে বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যদি বাপে বলে যা শোনো বাবা আমি কালকে স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি আমার আব্বার মাথা শেষ বাবারে আগে জবাই করে দিবেন আমার আমারও জবাই করার আগে আপনার জবাই করে দিই ইব্রাহিম আলাই ইসলাম বলেন আন্নি আজ বাহুকা বাবা তোমাকে জবাই করতেছি এটা আমি স্বপ্নে দেখতেছি পাঞ্জোর যা তারা এই ব্যাপারে তোমার অভিমত কি তোমার পরামর্শ কি সুহান ছেলেকে জিজ্ঞেস করে যে তোমার পরামর্শ কি কারণ ইব্রাহিম আলাইসালাম জানেন যে আমিও যেমন নবী ছেলেও নবী ছেলে ভয় পাওয়ার ছেলে না এটা এটা আল্লাহ বলে দিছে গোলামিন হালিম এটা হালিম ছেলে আমি ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করছেন সলেহীন আল্লাহ বলছে সলেহীন না হালিম ছেলে তো এটা তো অনেক উপরে তপকার ছেলে এই জন্য ছেলে কি বলছে আবার আবাতে ফাল মা তো উমার আব্বাজান আল্লাহ পাক আপনাকে যেই নির্দেশ দিচ্ছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন আল্লাহ আপনি দেরি করেন কেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন আর বাস্তবায়ন করার ব্যাপারে সাতাজিদুনি ইনশা আল্লাহ সবেরিন বাস্তবায়ন করার ব্যাপারে ইনশা আল্লাহ আপনি আমাকে সবেরিনদের অন্তর্ভুক্ত পাবেন সুহান মানে আপনি জবাই করার সময় আমি কোনো ধরনের বেয়াদবি করব না <clears throat> আপনি যে দিক থেকে জবাই করার সুবিধা হয় আপনার জন্য সেই দিক দিতে আমি প্রস্তুত মানে আমাকে জবাই করতে কোনো ধরনের কষ্ট আপনাকে পেতে হবে না সোহান আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম যে ইসমাইল আল ইসলামকে কোথায় নিয়ে গেছে দাওয়াত খাওয়ার কথা বলে স্ত্রীকে বলছে যে সাজায় গুছাই দাও দেখেন আল্লাহ নবীদের ব্যাপারে কত বড় মিথ্যা তহমত যে দোনোজন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ নবী ইসমাইল আল্লাহ নবী তাই মিথ্যা কথার আশ্রয় নিবে কেন ছেলেকে সাজায় গুজাই দিছে তারপরে এবার নিয়ে যাচ্ছে শয়তান ডেকে ডেকে বলতেছে এই জানো কোথায় নিচ্ছে তোমারে তোমারে জবাই করতে নিচ্ছে অথচ কোরআন কি বলতেছে সুরা সফাতের একশো দুই নম্বর আয়াত স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইসালাম ছেলেকে ডেকে জিজ্ঞাসা করছেন যে আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করতেছি আন্নি আজবাহুকা তো এই ব্যাপারে তোমার মত কি ছেলে বলতেছেন আব্বা আপনি যেটা স্বপ্নে দেখছেন সেটা বাস্তবায়ন করেন কারণ আপনি আল্লাহর নবী আর ইনশা আল্লাহ আপনি আমাকে সবেরই ইন্দের অন্তর্ভুক্ত পাবেন সুফান বালাম্মা আসলামা ওয়াতাল্লাহুল জাবিদ যখন দুইজনেই আসলামা মুসলিম হয়ে গেলেন এটার নাম হলো মুসলিম মানে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা এটাকে বলা হয় মুসলিম আল্লাহ বলেন পালাম্মা আসলামা দোনোজন এখন মুসলিম হয়ে গেলেন ওয়াতাল্লাহ ওয়াতাল্লাহুল জাবিন ইব্রা ইসমাইল আলাইসাল্লামকে যখন শোয়াই দিলেন জবাই করার জন্য ইব্রাহিম আমি আল্লাহ ডাক দিলাম হে ইব্রাহিম আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক মারছে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে তোমাকে তো স্বপ্নে দেখাইছি জবাই করতেছ কিন্তু জবাই করে ফেলছো ওইটা তো স্বপ্নে দেখায়নি স্বপ্নে দেখাইছি জবাই করতেছ এটা একেবারে জবাই করে ফেলছ ছেলেরে এই স্বপ্ন তো দেখায় নেই তাহলে তুমি জবাই করার জন্য নিয়ে আসছো শোয়াইছ এই পর্যন্ত স্বপ্ন দেখানো হয়েছে বাস তোমার স্বপ্ন বাস্তবায়ন শেষ আমি তোমাকে মোহসেন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিলাম আবার আল্লাপাক পরে বলেছেন ওয়া তারাকনা আলাইহি ফেলা খেরিন আর তোমার এই কোরবানি এত পছন্দ হয়েছে আমার পর্যন্ত সকল মুমিনদের জন্য আমি এটাকে নিদর্শন বানিয়ে দিলাম এটা কেয়ামত পর্যন্ত নিদর্শন তাহলে সেই এই জন্য নবী সালাম বলেন কোরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এজন্য সম্মানিত ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসে দশ তারিখে আমাদের সাধ্য অনুযায়ী আমরা আল্লাহ রাস্তায় কোরবানি করার চেষ্টা করব এই প্রসঙ্গে ফজিলত সংক্রান্ত আমরা আর আলোচনা যাচ্ছি না এবার আমাদের মূল তাপসিরে আসি তাপসির চলতেছিল সুরা আল ফাতেহা ফাতেহার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে প্রথম আলোচনা হলো আউজবিল্লাহিমিনাজিম প্রথম হলো আউজুবিল্লাহ তাহফুস যেটার নাম হলো তাহফুস তাহফুজ মানে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা আল্লাহর নিকটে আশ্রয় চাওয়া কিসের থেকে আশ্রয় চাইবেন খালি শয়তান থেকে না অনেক জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এক নম্বরে আশ্রয় চাইতে হবে সবচেয়ে সেরা দুশ্মন আমাদের যেটা এ কিন্তু গোপনীয় শত্রু না আল্লাহ বলছে আদব্য মুবিন প্রকাশ্য শত্রু প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য দুশ্মন এক জিনিস আর গোপন দুশ্মন আরেক জিনিস ইবলিস হইল প্রকাশ্য দুশ্মন তো প্রকাশ্য দুশ্মন যে যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে দুশ্মনী করতে নামছেন তাহলে আপনি কি তার সাথে পারবেন যে লোক সমস্ত পাওয়ার নিয়ে আল্লাহ থেকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আপনার বিরুদ্ধে নামছেন যে আপনারা জাহান নামে নিয়ে ছাড়বেন তা আপনি কি তার সাথে পারবেন পারার কথা না এই জন্য পাইতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওই বিতাড়িত ওই ওই শয়তান হারামজাদার থেকে যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমার বিরুদ্ধে শত্রু শত্রুতা করার জন্য নামছে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি এই সবসময় তা করতে হবে আবার যখন কোরআন পাঠ করবেন শয়তান ইবলিস এই হারামজাদা আপনাকে কোরআনের তাফসিরের ধারে কাছে আসতে দিবে না মানে শয়তানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর হলো কোরআনের ধারে কাছে মুসলিমদেরকে আসতে দিবে না আপনারা অন্য কিতাব লয়ে বসায় রাখবো তাও কোরআন ধরতে দিবে না কোরআন ছুঁতে দিবে না কবে আরে মিয়া তুমি কোরআনের কি বুঝো তুমি কি পড়াশোনা করছো মাত্র দুই ক্লাস পড়ছো আরবি কিছু পড়ছো এখন আসে কোরআন লয়ে বসে গেছে ইবলিসের জন্য আপনাকে কোরআন ধরতে দিবে না আপনাকে বলবে যে কোরআন পড়লে তুমি গোমরা হয়ে যাবে কোরআন বাদ দিয়ে ওই যে কোরআনের নির্যাস গত তাপসিরে বলছি না কোরআনের নির্যাস ও নির্যাস নিয়ে বসো এটার মধ্যে কোরআন হাদিস সব আছে ইবলিস কিন্তু আপনাকে কোরআনের ধারা কাছে আসতে দিবে না কারণ ইবলিসের উদ্দেশ্য সফল করতে হলে সবচেয়ে বড় বাধা কোরআন এই জন্য আল্লাপাক বলে দিয়েছেন ওয়াইজা কারাতাল কোরআন রাজিম বান্দারে যখন তুমি কোরআন পড়তে বসো কোরআন তাফসির শুনতে বসো তাফসির করতে বসো কোরআন রিসার্চ করতে বসো কোরআন জানার জন্য বসো রাজিম ওই হারামজাদার থেকে ওই শয়তান থেকে আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবা আবার ওই শয়তানের অনেক সহযোগীও থাকবে জমিনে খালি ওই শয়তান যে শয়তানি করবে শয়তান নিজে শয়তানি করে না শয়তান শয়তানি করার জন্য দেখবেন যে বড় লিডার যিনি ওই বড় ভাই মানে সন্ত্রাসীর যিনি গডফাদার লিডার তার নাম হলো বড় ভাই তো বড় ভাই কিন্তু সবসময় সব জায়গায় আসে না বড় ভাই শুধু ওখান থেকে অর্ডার করে আর ছোট ভাইয়েরা সব বাস্তবায়ন করে ইবলিস কিন্তু সব জায়গায় নিজে আসে না ইবলিস এই কাজে সহযোগিতার জন্য তার সহযোগী তৈরি করে এলাকা এলাকা এই জন্য আল্লাপাক বলছেন ফিকুল্লে কারিয়াতিন আকাবেরা মজরিমিহা প্রত্যেক জনপদে কিছু মুরব্বী শয়তান থাকে আকাবের থাকে মুজরিমিহা যারা পাপাচারের নেতৃত্ব দেয় পাপাচারের লিডার তো এই এই শয়তানের সহযোগীদেরকে দিয়ে শয়তান ওই কোরআন বন্ধ করা কোরআনের তাফসির বন্ধ করা কোরআনের কার্যক্রম বন্ধ করার জন্য প্রচেষ্টা চালা আল্লাহ বলছে এই জন্য কি করবা কোরআন পড়ার আগে কোরআন ধরার আগে আউজুবিল্লা পড়তে হবে যেন হাদিসের আগেও আউজুবিল্লা পড়া লাগবে না অন্য কোনো কিতাব পড়তে গেলে আউজুবিল্লা লাগবে না আউজুবিল্লা লাগবে এক জায়গায় সেটা হলো কোরআন কারিম এরপরে আশ্রয় চাইতে হবে আরও কিছু জিনিস থেকে সেই জিনিসগুলো নবিসাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযু মিন আযাবিল কবর আযাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত জীবিত লোকের ফেতনা মরা লোকের ফেতনা জীবিত লোকের ফেতনা মরা লোকের ফেতনা তাহলে ফেতনা দুই রকমের একটা হলো ফেতনাতুল মাহিয়া আর একটা ফেতনাতুল ফেতনাতুল মামাত সে মরে গেছে মরি আবার কেমনে ফেতনা করে মরা লোকের ফেতনা জীবিত লোকের ফেতনার থেকে বেশি মরা মানুষ কেন্দ্রিক মানুষ সেরেক করে জীবিত মানুষ থেকে বেশি এই জন্য দেখবেন মরা মানুষের কবরের চারিপাশে সেরেকের অভাব নাই ওখানে যে পরিমাণ সেরেক জিন্দা মানুষের কাছে এত সেরেক নাই এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন যে জীবিত মানুষের ফেতনা মৃত মানুষের ফেতনা দুই ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে ওয়াউজবিকা গুনার কাজ করা থেকে ঋণগ্রস্ত হওয়ার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আরও আশ্রয় চাইতে হবে মিনকুল্লে শয়তান ওয়াহাম্মা আইন আইনিল্লাম্মা সকল প্রকার কুদৃষ্টি সকল প্রকার নিন্দুকের খারাপ দৃষ্টি নজর এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এইগুলাকে বলা হয় তা আফুজের অনেক বিশাল ফায়দা আছে একটা বড় ফায়দা হলো রাগ থেকে আপনাকে রক্ষা করবে রাগ কিন্তু খুব খারাপ জিনিস এই জন্য নবিসর আমার কাছে এক সাহাবি এসে জিজ্ঞাসা করছেন ইয়া রসল্লাহ আউসেনি আমাকে উপদেশ দেন নবিসর সাম্বাল্লাহ তাকদাম খবরদার রাগ করিও না মানে আরও কিছু উপদেশ দেন নবিসর সাম্বাল্লাহ তাকদাম রাগ করিও না তিনবার উপদেশ চাইছেন তিনবারে নবিসাম এক কথা বলছে মানে এই সাহাবি বেশি এই সাহাবি এই জন্য নবিসাম বলছে খবরদার রাগ করিও না এই রাগটা মানুষের জন্য ক্ষতিকর এই জন্য নবিসাম শিখিয়েছেন যখন তোমার রাগ আসবে রাগ উঠবে আমাদের দেশে যত তালাক হয় নিরানব্বই ভাগ তালাক কিন্তু রাগের মধ্যে হয় পরে দিয়ে আসি হুজুরের কাছে ফতোয়া চায় যে হুজুর আমি তো ওই সময় কি করছি বুঝতে পারি নাই রাগে আমার তো হোঁশ ছিল না এই জন্য আমি তিন তিনবার দিছি না একশো বার দিছি না পঞ্চাশ দিছি সেটাও জানি না তারে দিছি না তার মারে দিছি না তার চোদ্দ গোষ্ঠীরে দিছি সেটাও জানি না তালাক দেওয়ার সময় শুধু তাকে দে না বলে যে তোরে তালাক তোর মাকে তালাক তোর চোদ্দ গোষ্ঠী সব তালাক পরে আসি আমাদের কাছে ফতোয়া খোঁজে এই জন্য আমি বলছি যে যে সব ফতোয়া দিতে রাজি আছি এই তালাকের ফতোয়ায় আমি নাই কারণ তালাকের ফতোয়ায় সব মিথ্যা কথা বলে মানে কোনো উচিলায় কোনো কাজ দিয়ে কোনোখান দিয়ে একটা ফাঁক ফোকর বের করা যায় কিনা এটাকে হালাল করার জন্য মূল উদ্দেশ্য কিন্তু এটা তো এই জন্য আমি দেখাই দিই যে অমুক জায়গায় যান অমুক জায়গায় যান সুন্দর করে লেখে ওখানে যাই ফতোয়া নিয়ে আসেন আমি এগুলোর দ্বারে কাছে নাই এই তালাকের ব্যাপারে তো <clears throat> তালাক তো রাগেই হবে তালাক কি হাসতে আসতে হবে হাসতে হাসতে খুশির মধ্যে কেউ স্ত্রীকে বলবে জাফা আপনাকে তালাক <laughs> এই কথা বলবে খুশিতে তো বলবে না খুশিতে তো বলবে যে আমি তোমার কত মহব্বত করি কত কিছু করি কত <laughs> খুশি রাগ তো তালাক তো হবেই রাগের মধ্যে আবার আসে ফতোয়া জিজ্ঞেস করে হুজুর রাগের মধ্যে তালাক দিছি তো রাগের মধ্যে তালাক দিচ্ছেন ভালো কথা খুশির কথা রাগের মধ্যে তো তালাক দিবেন খুশির মধ্যে তালাক দিবেন নাকি আচ্ছা ঠিক আছে বলে যে হুজুর আমি তো ওই সময় কি করছি কি বলছি বলতে পারি না আচ্ছা ওই সময় কিছু বলতে পারেন না না বলে যদি একটা মানুষ মেরে ফেলান ওই সময় আপনি রাগে কি করছেন আপনি কিছু জানেন না তা আপনি মানুষ একটারে মারি ফেলছেন মারি বললেন যে আমি ওই সময় রাগে কি করছি আমি জানি না তা আপনারা কি শাস্তি দিবে না রাগে মারে ফেলছেন বলে কি আপনাকে শাস্তি মাফ হয়ে যাবে তো রাগে যদি মানুষ মারলে আপনার শাস্তি হয় তো রাগে তালাক দিলে তালাক হবে না কেন রাগে যদি গাছ একটা কাটে ফেলছেন গাছ এটা কাটা যাবে না যে রাগে করছেন বলে কি গাছ এটা কাটা যাবে না এরকম হবে নাকি তো রাগে তালাক দিলেও তালাক হবে এটা হলো তার শাস্তি বেয়াদবের শাস্তি না হয় কিন্তু তালাক হওয়ার কথা না বুঝতে পারছেন হ্যাঁ, শরীয়ত এরকম শরীয়ত মানুষের কল্যাণের জন্য শরীয়তের পাঁচটি কল্যাণ আছে শরীয়ত দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কিন্তু আপনি যখন কল্যাণে ব্যবহার না করি শরীয়তকে অকল্যাণে ব্যবহার করবেন তো শরীয়ত আপনার সাথে ওই রকম আচরণ করবে কথাটা বুঝতে পারছেন শরীয়তে তালাকের একটা সুন্দর সিস্টেম আছে আপনি প্রথমে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না যে কোনো বিষয় নিয়ে আপনি প্রথমে কি করবেন হ্যাঁ? কি এক তালাক আপনি প্রথমে তালাকে চলে যাবেন আল্লাহ পাক বলছে তাদেরকে ওয়াজ নসিহত করো প্রথমে আপনি ওয়াজ নসিহত করবেন উপদেশ দিবেন যে এটা এইভাবে করা ঠিক না এইভাবে করা ঠিক যেভাবে বোঝানো দরকার বুঝাইলেন বুঝে কাজ হচ্ছে না দুই নম্বরে কি করবেন হ্যাঁ হ্যাঁ ওয়াহজরু হন্না ফিল মাতা যে বিছানা আলাদা করে দিবেন তাও কাজ হচ্ছে না তিন নম্বরে কি করবেন ওয়াদ্রেবু হন্না কিছু অপমানজনক মানে তা কিছু শাস্তি দিবেন যেটার দ্বারা আপনি চিন্তা একবার আবার মারি হসপিটালে পাঠাই দিবেন এরকম না যাতে এই মারার উদ্দেশ্য কিন্তু ব্যথা পাওয়া না এই মারার উদ্দেশ্য হইল লজ্জা পাওয়া মানে যাতে এটার দ্বারা সে ফিরে আসে তাও কাজ হচ্ছে না তিন নম্বর পদ্ধতি এবার যাবেন চার নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি কি দুই ফ্যামিলির মধ্যে সালিশের ব্যবস্থা করবেন স্ত্রীর দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন এই দিকের কর্তৃপক্ষকে নিয়ে আসবেন চার নম্বর পদ্ধতি দুই গ্রুপ মিলে মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না চার নম্বর পদ্ধতিও কাজ হলো না এবার যাবেন পাঁচ নম্বর পদ্ধতি পাঁচ নম্বর পদ্ধতি কি হ্যাঁ পাঁচ নম্বর পদ্ধতি হলো এবার এক নম্বর তালাক এক নম্বর তালাকের পরে ইদ্যত পালন করবে তিন মাস আচ্ছা দেখেন যে এক নম্বর তালাকেও কাজ হচ্ছে না তারপরে যাবেন দুই নম্বর তালাক দুই নম্বর তালাকে চলে যাব তিন মাস এরপর তো কাজ হচ্ছে না তারপরে যাবেন তিন নম্বর তালাক এই যে সাতটা পদ্ধতির পরে যায় তিন নম্বর তালাক তাও সেদিন তালাক হয় না এই তিন নম্বর তালাকের পরেও আবার ইদ্যত আছে ইদ্যত শেষ করবে বাস এই যে এতগুলো সাতটা পদ্ধতি অতিক্রম করে যদি আপনি তালাক দিতেন তাহলে কি পরে হুজুরের কাছে আর ফতোয়ার জন্য আশা লাগতো তা আপনি তো সাত পদ্ধতি প্রয়োগ করতে হলে মিনিমাম এক বছর সময় লাগবে এক বছর সময় লাগবে না এই সাতটা পদ্ধতি তা আপনি এক বছরের কাজ এক মিনিটে করে ফেলতে চান আপনি বলেন যে এত এক বছর ধৈর্য ধরতে পারবো না এক বছরের কাজ আমি এক মিনিটে করে ফেলব বাস আপনি এক মিনিটে করে ফেলছেন শরীয়ত আবার এক বছরের ফয়সালা আপনার এক মিনিটে দিয়ে দিবে বুঝতে পারছেন এটা হলো সরিয়া সরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন সরিয়েও আপনাকে সুন্দর কল্যাণ দিবে কিন্তু সরিয়াকে আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন না সরিয়েও আপনার সাথে এরকম করবেন তা আপনি যেহেতু এক বছরের কাজ এক মিনিটে করতে চাচ্ছেন এই জন্য সরিয়েও আপনাকে রায় দিবে যে যে আপনার তালাক হয়ে গেছে এরপরে আবার ওই যে ফাঁটা খুঁজতে থাকে ফাঁটা পাঠা চিনেন বারাটে পাঠা নবী সাল্লাম বলছেন আর তাইসুল মুস্তার আজকে একজনে ফোন করছে আমার কাছে যে পাঠাদি কোরবানি করা যায় যাবে কিনা মাসালা জিজ্ঞেস করার জন্য এরপরে তালাক হয়ে গেছে আবার বাড়াতে ফাঁটা খুঁজতে থাকে যে ফাঁটা কোথায় পাওয়া যায় ফাঁটারে দিয়ে কি করবে ঢিলা করাবে আপনি যদি শরীয়ত মানতেন ফাঁঠারও দরকার হইতো না কিছু দরকার হইতো না নবী সাল্লাম বলছেন ওই ফাঁঠার উপরেও লানত আবার যে লোক এই কাজ করা তার উপরেও আল্লাহ লানত তা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো রাগ যখন উঠবে তখন রাগের ওষুধ হলো নবিসাম বলছে দাঁড়ানো থাকলে বসে যেতে হবে বসে থাকলে শুয়ে যেতে হবে শুয়ে থাকলেও কাজ হচ্ছে না এবার কি করবেন হ্যাঁ এবার উঠে যায় উজু করেন হ্যাঁ আর বেশি বেশি আউজুবিল্লাহ হিমিনার শাহিত আপনি বুঝবেন যে এখন আমার উপরে শয়তান বর করে ফেলছে এই জন্য শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান তাও কাজ হচ্ছে না উজু করিয়ে এসছেন তাও কাজ হয় না কি করবেন আবার আবার নামাজে দাঁড়ায় যান নামাজ পড়া শুরু করেন এরপরেও কাজ না হলে বুঝবেন যে মানে আপনার ওষুধ ঠিক আছে কিন্তু আপনার শরীরে এমন অবস্থায় গেছে যে আপনার শরীরে আর ওষুধে কাজ করবে না বুঝতে পারছেন এরপরে যে মনে করবেন না যে ওষুধের দোষ যে নবী সালামের দেওয়া প্রেসক্রিপশান এটা এটার ওষুধে কোনো প্রেসক্রিপশানে ভুল নাই কিন্তু দেখেন যে না আপনি নামাজও পড়তেছেন তাও রাগ যায় না তো বুঝবেন যে আপনার শরীর ওষুধ গ্রহণ করার মতো যে ক্যাপাসিটি দরকার সেটাই হারাই ফেলছে মানুষের শরীর এমন অবস্থায় যায় যখন ক্যান্সার হয়ে ইয়া হয় তখন আর ওষুধে কাজ করে না হ্যাঁ তখন আর আপনার ওষুধে কাজ করবে না তাহলে এই তাবুস একটি বড় ধরনের ওষুধ এজন্য আমরা সলাদ শুরু করার প্রথমেও আউজবিল্লাহমিনাশাইতানুর রাজিম দিয়ে শুরু করতে হবে এরপরে হলো বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লা এফতাহ সাহাবা কিতাব আল্লাহ সাহাবাই কেরাম আল্লাহ কিতাব শুরু করতেন বিসমিল্লা দিয়ে ওলামাই কেরাম এই ব্যাপারে এত্তেফাক যে বিসমিল্লা হলো সুরা নমলের একটি আয়াত আবার এটা নিয়ে এক তালাব আছে এটা কি প্রত্যেক সুরার একটা আয়াত নাকি আয়াত না তো সহি কথা হলো এটা প্রত্যেক সুরার আয়াত না এটা দুইটা সুরার মধ্যে ফসল করার জন্য মানে আলাদা করার জন্য মাঝখানে বিসমিল্লাহ রহমান রাহিম ব্যবহার করা হয় বিসমিল্লাহ রহমান রাহিম এটা হলো সুরা আল ফাতেহার আয়াত কিন্তু সুরা আল ফাতেহার শুরু করার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম জোরে পড়া যাবে না মানে আপনি ধরেন কেরাত জোরে পড়বেন আলহামদুলিল্লাহ হিরাবুল আলম কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করতে পারবেন না কেন পারবেন না এখানে ইমা বিবনে কাসির এটি আলোচনা করছেন আন্নাহুলা ইয়াজহারু বিল বাসমালা ফিস সলা যে বিসমিল্লা দিয়ে সলাৎ শুরু করা বিসমিল্লা দিয়ে শুরু করবেন কিন্তু বিসমিল্লা জোরে পড়া যাবে না কেন যাবে না যে ওয়াহাজা হুয়া সাহাবেত আনিল খোলাফা আল আরবা সাইর খলিফা থেকে আবদুল্লাহ ইবনে মোগাফাল থেকে সালাফ আত্তাবেঈদ থেকে আরও অসংখ্য ইমাম ফকি মোজতাহিদ থেকে বর্ণিত যে যে তারা কেউ সুরা আল পাতেহা বিসমিল্লা রহমান রহিম জোরে বলে শুরু করতেন না সবাই শুরু করতেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন দিয়ে এবং এই ব্যাপারে সহি মুসলিমের হাদিস আছে আয়সারাদিল্লাহ আনহা থেকে যে কানা রসুল্লাহ সাল্লাম ইয়ফতাতে হুসলা বিত্তাকবীর ওয়াল আলহামদুলিল্লাহ আলামিন বলেন নবী শুরু করতেন আল্লাহ বলে এরপরে আমরা আর কিছু শুনতাম না এরপরে যেটা শুনতাম সেটা আলহামদুলিল্লাহ আলামিন এর আলহামদুলিল্লাহ তাকবীরের মাঝখানে কোনো কিছু আর আমরা শুনতাম না তাহলে কেরাত শুরু করতে হবে কি দিয়ে আলহামদুলিল্লাহ রবিল আলম এরপরে আনাস ইবনে মালিক রাদিল্লাহনের আরেকটা হাদিস যে আমি নবী সাল্লামের পিছনে নামাজ পড়ছি আবু বকরের পিছিয়ে পড়ছি ওমরের পিছিয়ে পড়ছি ওসমানের পিছিয়ে পড়ছি আমি সবাইকে দেখেছি যে সবাই আলহামদুলিল্লাহ রব্বেল আলমিন দিয়ে সলাৎ শুরু করেছেন তারা কেউ বিসমিল্লাহ রহমান রহিম জোরে বলে শুরু করতেন না তো এই জন্য আমরাও এটাকে জোরে বলে শুরু করব না এরপরে হলো আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন এখানে শুরুতে হলো আলহামদু আলহামদু মানে সমস্ত প্রশংসা এই হামদ মানীয় প্রশংসা সানা মানীয় প্রশংসা তারপর প্রশংসার আরও অনেকগুলো আরবি আছে মাধ মাধেমানীয় প্রশংসা কিন্তু আলহামদুর যে প্রশংসা এই প্রশংসাটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে আর কারো ক্ষেত্রে ব্যবহার হবে না রব্বিল আলামিন আর আল্লাহর এখানে প্রথম যে তাওহিদের পরিচয়টা দেওয়া হয়েছে সেটা হলো তিনি রাব্বুল আলামিন তিনি শুধু এক আলমের রব না তিনি যত আলম আছে পৃথিবীতে সমস্ত আলমের রব আর রহমান আর রাহিম আর রহমান আর রাহিম দুইটাই আল্লাহ পাকের সিফাত কিন্তু একটা আগে একটা পরে আর রহমান আগে আর রাহিম পরে কিন্তু দেখেন আপনি যদি আর রাহিম আগে দেন আর রহমান পরে দেন তাহলে কিন্তু আরবি বাহার মিলে যায় ছন্দ মিলে যায় কিন্তু আল্লাপাক ছন্দ না মিলে ব্যতিক্রম করছেন কীরকম ছন্দ যেমন আলহামদুলিল্লাহ হিরাব্বেল আলমিন এটা শেষ অক্ষরটা কি নুন আর রাহিমির রহমান আর রাহিম আর রহমান আছে আছে কি আর রহমান এর রাহিম মিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাঝখানে দুইটা পাওয়া গেছে বাকিগুলা নুন যদি আল্লাহ সুবাহতালা এখানে সাতটাই যদি নুন দিয়ে শুরু করতেন তাহলে অনেক সুন্দর মিলে যেত না কিন্তু এখানে মিলান নাই কেন আল্লাহ সুবহান তালা চ্যালেঞ্জ করছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিম মিসলি যদি কোরআন আল্লাহর কিতাব না এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তো তোমরা একটা সূরা বানাই নিয়ে আস আরবের বড় বড় পণ্ডিত বড় বড় কবিরা এরকম ছন্দ মিলে যদি আল্লাহ কোরআন নাজিল করতেন তারাও এরকম মিলাই পারত কিন্তু আল্লাহ পাক ওই ওই ছন্দে কোরআন নাজিল করেন নাই আরবদের ছন্দে কোরআন নাজিল করেন নাই কোরআনে ছন্দ রেখেছেন কিন্তু আরবেরা যে বাহারে আঠারোটি বাহারে আরবেরা কবিতা রচনা করত সেই ছন্দ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেননি এজন্য একজন কবি ধরেন কষ্ট মষ্ট করে আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিনের ছন্দটা মিলাইতে পারছে কিন্তু আর রহমান ইব্রাহিমে যায় আর ছন্দ মিলাইতে পারে না বুঝতে পারছেন এই জন্য কোরআনের অনেক সুরা দেখবেন যে পুরাটা সব এক কাফিয়া দিয়ে কিন্তু মাঝখানে যায় আল্লাপা কাফিয়া পরিবর্তন করে ফেলছেন কাফিয়া মানে ওই শেষ অক্ষরটাকে বলা হয় কাফিয়া যেমন আল কারিয়া তোমাল কারিয়া ওয়ামা আদরা কামাল কারিয়া বাস এখানে যা চেঞ্জ হয়ে গেছে ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম এ পর্যন্ত কিন্তু একটা এবার আসি দেখেন ফা ইয়াতি মাফালা এখানে আসি শেষ এবার আরেক ছন্দে চলে গেছে এটা হলো কোরআনে কারিমের মজেজা তো এখানে আল্লাপাক আর রহমান এর রাহিম কিন্তু আল্লাপাক যদি আর রাহিম আর রহমান বলতেন ছন্দ কিন্তু কাফিয়া ঠিক থাকতো এখানে আরেকটি হ্যাকমত হলো যে যদিও আল্লাপাকের দুইটাই নাম রহমান আর রাহিম একই কিন্তু একটা হলো আল্লাপাক দুনিয়ার জন্য আর একটা হলো আখেরাতের জন্য দুনিয়ার জন্য আল্লাপাক রহমান আখেরাতের জন্য রাহিম মালিকিয়া উমিদ্দিন এখানে ইয়মের দিন মানে দিনের মানে তোমার হিসাব তোমার আমার হিসাব আমার এখানে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা না এখানে হইলো দিনের অনেকগুলো অর্থ আছে কোরআনে দিনের একটা অর্থ হলো হিসাব এই জন্য কেয়ামতের দিনকে বলা হয় ইয়মুদ্দিন ইয়মুদ্দিন মানে ইয়মুল হেসাব হিসাবের দিন আল্লাহ পাক কেয়ামতের দিন যখন সব মানুষ যখন উঠবেন সব মানুষ যখন মারা যাবেন নাফকাতুস সাহাকের পরে তখন আর কিছু নাই প্রথম মানুষ মারা যাওয়ার পরে তারপরে মালাইকারা মালাইকাও যখন সব শেষ হয়ে যাবে তখন আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ পাক বলেন হুয়াল আব্বালু ওয়াল আখেরু মানে প্রথমে যখন কিছু ছিল না আল্লাহ ছিলেন আবার যখন সব মরে গেছে এবারও আছেন আল্লাহ এবার আল্লাহ পাক তিনটা ডাক দিবেন জোরে জোরে আল্লাহ পাক কি কথা বলেন না বোবা হ্যাঁ, আল্লাহ পাক কথা বলেন আল্লাহ পাকের আকার না থাকলে কথা বলেন কেমনে হ্যাঁ, তা আল্লাহ পাক কি কথা বলবেন লিমানিল মুল কলিয়াওম আজকের দিনের রাজত্ব কার মালিকানা কার তিনবার বলবেন কোনো জবাব নাই সারা শব্দ নাই কিছু নাই কে জবাব দিবে কে তখন আল্লাহ পাক নিজে জবাব দিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব মালিকানা হলো কার লিল্লাহিল ওয়াহিদিল কাহার সে কাহার একক আল্লাহ রাবুল আলমিনের এই জন্য আল্লাপাক বলছেন মালিকই ইয়ৌমিদ্দিন সেই দিনের একমাত্র মালিক আল্লাপাক সেই দিনের মুলকিয়ত সেদিনের রাজত্ব মালিকানা একমাত্র আল্লাহ রব্বুল আলম সেদিন আল্লাহর কাছে কোনো উকিল বেরিস্টার যায় কাজ হবে না ইয়া কানা আবদুয়া ইয়া কানা এটাই হলো তাওহিদুল বাদা একজন মুমিন এবাদত করবে একমাত্র আল্লাহ সাহায্য চাইবে একমাত্র তাহলে ছেলে মেয়ে না হলে কার কাছে চাইতে হবে বিপদ আপদে পড়লে আল্লাহর কাছে ইয়া কানাস্তাহিদ এটাই হলো তাওহিদ আল্লাহ এখানে তাওহিদুল এবাদা শিখিয়েছেন ইহদিন সরাত মুস্তাকিম সেরাত মুস্তাকিম আল্লাহ পাকের কাছে সেরাত মুস্তাকিমের হেদায়ত হেদায়ত দুই ধরনের এক ধরনের হেদায়ত হলো এরা এরাতরিক ইলাল মাতলুব আরেকটা হলো আল ইসাল ইলাল মাতলুব মানে একজনকে আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই সরকার বাড়ির মসজিদটা কোন দিকে ওই বসুন্ধরা নামই জিজ্ঞাসা করছেন সরকার বাড়ির মসজিদ কোন দিকে একজন বললো যে আপনি এখান থেকে সোজা যায় তারপরে আপনি বাম দিকে ফিরবেন বাম দিকে যায় ডান দিকে ফিরবেন ডান দিকে ফিরে আবার বাম ডানে ফির বামে ফিরবেন এইভাবে গেলে আপনি সরকার বাড়ির মসজিদ পেয়ে যাবেন এটাও আপনাকে হেদায়ত আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি একটু সরকার বাড়ির মসজিদে যাবো তা সে বললো যাও বুঝছি আপনারা সরকার বাড়ির রোগে ধরছে এবার আপনাকে হাতে ধরে হাতে করে সুন্দর করে এনে মসজিদের দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে দুটাই কিন্তু পৌঁছানো হয়েছে এই দুটারই নাম হেদায়ত আল্লাহ সুবাহতাল্লাহ যে হেদায়ত করেন ওই হেদায়ত হলো ওই হাতে ধরে একবারে দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে যান আর নবী রাসুলেরা দাইল আল্লাহরা যে হেদায়ত করেন এটা হলো রাস্তা দেখায় দেয় ওই যে ডানে যাবেন বামে যাবেন এদিকে যাবেন এটা হলো এই হেদায়ত এই জন্য আল্লাহ পাক রাসুলকে বলছেন ইন্নাকালা তাহাদি মান আহ বাপ্তা কিন্নাল্লাহ ইয়াদি মাইয়াশা রাসূল আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে চান শুধু তাকেই হেদায়েত দিতে পারেন সোহান তো রাসুলকে দুনিয়ায় পাঠানোই হয়েছে হেদায়েতের জন্য আবার আল্লাহ বলতেছেন আপনি হেদায়েত দিতে পারবেন না এটার অর্থ হলো আপনি যে হেদায়েত দিবেন সেটা হলো ওই ডাইনে যায় বামে যাবেন বামে যায় ডানে যাবেন এইভাবে যাবেন এটা হলো নবী রাসুলের হেদায়ত কিন্তু ওই হাতে ধরে পৌঁছায় দেওয়া এই হেদায়ত হলো আল্লাহ রব্বুল আলম এখানে আমরা আল্লাহর কাছে যে হেদায়ত এই ইহদিনা সরাত আল মুস্তাকিম আল্লাহ আমাকে সরাত মুস্তাকিমের হেদায়ত দাও এটা কোন হেদায়ত ওই হাতে ধরে পৌঁছাই দেওয়া সেই হেদায়ত আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে চাইব সরাত আল্লাহ নাম তালাইহিম সেটা কাদের রাস্তা কোন সরাত নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা নিয়ামত প্রাপ্ত লোক কারা মিনান্নবীন ও সিদ্দিকিন ও সুহাদা ও সালেহীন নবী রাসুলেরা সিদ্দিকিনেরা সুহাদারা সালেহীনেরা গয়রিল মকদুবি আলাইহিম গজপ্রাপ্তরা না গজপ্রাপ্ত কারা ইহুদিরা ওয়ালাদ্দাল্লিন এবং যারা দলালা হয়ে গেছে গোমরা হয়ে গেছে দলালা কারা নাসারা তাহলে মুর্শিকেরা কই যাবে বলেন তো দেখি পৃথিবীতে খালি মানে ইহুদি আছে না সারা আছে আর কেউ নাই তাদের রাস্তা কি আমরা চাই তারা কই গেল আপনি তো আল্লাহকে বলতেছেন গয়রিল মকদুব হিমলা হিমলাদ্দলিন ইহুদির রাস্তাও না নাসারার রাস্তাও না তাহলে আরও তো রাস্তা রয়ে গেছে সেটা কোন দিকে যাবে হ্যাঁ দলালার মধ্যে দলালা দলাল আল্লাহ সুরা নাসার মধ্যে বলছে ওয়ামাই ইউশিক বিল্লাহি ফাকাদ দল্লা দলালাম বাঈদা যারা আল্লাহর সাথে শিরক করে তারা দল্লা দলালাম বাঈদা তারা অনেক দূরে গুমরা হয়ে গেছে তাহলে তারা দোয়াল্লিন দোয়াল্লিনের মধ্যে নাসারারাও মুশরিকেরাও আর বাগদবি আলাইহিমের মধ্যে ইহুদি ইহুদিরা আচ্ছা তো এখানে ইহুদিদেরকে বললেন মাকদুবে আলাইহিম নাসারাদেরকে বললেন দোয়াল্লিন এটার কারণ কি যে এটার কারণ হলো নাসারারা ইহুদিরা গোমরা হয়েছে এলেমে গোমরা হয় নাই আমলে গোমরা হয়েছে আর নাসারারা এলেমে গোমরা হয়েছে কথাটা বুঝতে পারছেন ইহুদিদের এলেমের অভাব নাই আজও পৃথিবীর সবচেয়ে বড় আলেম ইহুদিরা ইহুদিদের এলেমের অভাব নাই কিন্তু ইহুদিদের অভাবটা হলো আমলের আর খ্রিস্টানদের এলেমের অভাব আমলের অভাব নাই খ্রিস্টানরা দেখবেন যে কিচ্ছু জানে না এজন্য খ্রিস্টানরা এখন সব গির্জা বিক্রি করে দিচ্ছে কিন্তু ইহুদিরা তারা আরও বিস্তার লাভ করতেছে সারা পৃথিবী এখন ইহুদিদের কন্ট্রোলে তাহলে ইহুদিদের এলেম আছে আমল নাই এই জন্য আল্লাহর গজবের শিকার হয়েছে তাহলে আমাদের যদি বস্তায় বস্তায় এলেম থাকে আমল না থাকে তাহলে বুঝতে হবে আল্লাহর গজবের শিকার হবে আবার আরেকজনের কাছে এলেম নাই এমনি আমল করে তো এলেম ছাড়া আমল করতে গেলেও সে গুমরা হয়ে যাবে কারণ তাকে তো শয়তান বললে বলবে যে পাইছি এক লোক এলম কালাম কিচ্ছু নাই যেদিকে মনে হয় সেদিকে ঘুরাইতে পারবো বাস আপনি যদি ঢাকা শহরে জাগান আছিলেন রিক্সাওয়ালারে বলেন যে ভাই আমি তো একটু এখান দিয়ে ওই সরকার বাড়ি যেতে চাই এই মসজিদের সামনে আসি বললেন যে সরকার বাড়ি যেতে চাই রিক্সাওয়ালা বলবে যে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এখান থেকে এখানে যাবে রিক্সাওয়ালা আপনাকে এখান দিয়ে নিবে না বাস এইদিকে নিয়ে বসুন্ধরা দিয়ে ঘুরাই ওই দিক দিয়ে ঘুরাই নদ্দা দিয়ে ঘুরাই সরকার বাড়ি নিয়ে আসবে পঞ্চাশ টাকা আপনার ভাড়া নিতে হ্যাঁ, ইবলিস যখন দেখবে যে আপনার অ্যালেম নাই আপনি আমল করতে গেছেন বলবো যে ভালো লোক পাইছি বাস আপনারা এরকম ঘুরাই গাড়াই ঘুরাইতে থাকবো আপনি খালি ঘুরতেই থাকবেন হ্যাঁ, এই জন্য এটাকে এই জন্য আল্লাহাক বলছেন যে ইহুদিরা হলো মকদবি আলাইহিম আর নাসারারা হলো এরপরে হইল আমিন আমিন অর্থ কি আল্লাহিব ইস্তাজিব আমিনের অর্থ হলো আল্লাহম্মা ইস্তাজিব হে আল্লাহ তুমি কবুল করো এই সুরা আল পাতেহাটা বলার পরে এখানে এই কয়টা পক্ষ একটা পক্ষ হলো আল্লাহ এবং বান্দা আল্লাহ এক পক্ষ বান্দা এক পক্ষ ফেরেস তারা তৃতীয় পক্ষ আবার ইহুদিরা এক পক্ষ নাসারারা এক পক্ষ পক্ষ এখানে অনেকগুলা আল্লাহ সুবাহতালা এক পক্ষ বান্দা যিনি সলাত আদায় করতেছেন তিনি এক পক্ষ আবার মালাইকারা এখানে উপস্থিত আছে তারা এক পক্ষ আবার ইহুদিন আসার কথাও এখানে আসছে তারও এক পক্ষ হ্যাঁ তো যখন এই আমিন বলা হয় তখন আমিনে কেউ খুশি হয় কেউ বেজার আল্লাহ সুবান খুশি হন কেন খুশি হন আল্লাহ পাক যত আল্লাহর কাছে চাইবে যত দোয়া করবেন আল্লাহ তত খুশি পৃথিবীর মাখলুকের বৈশিষ্ট্য হলো যত বেশি চাইবেন তত বেশি নারাজ হবে আপনি একটা লোকের কাছে যত বেশি যাবেন তত বেশি লোকটা নারাজ হবে আজকেও খুঁজতে যান কালকেও খুঁজতে যান পরশুও খুঁজতে যান কয় লোকে কি পাইছে আমি দিই বলে দেখেন প্রতিদিন চলে আসে আপনি নারাজ হচ্ছেন কিন্তু আল্লাহ সুবান তালা যত চাইবেন তত খুশি আল্লাহ তাহলে আপনার আমিনের দ্বারা আল্লাহ খুশি হচ্ছেন আবার যেই বান্দা ছাড়ছেন সেই বান্দারও ফজিলত হচ্ছে স্বভাব হচ্ছে আমিন বলার দ্বারা আর মালাইকেরা যে পক্ষ শুনতেছে তারাও সাথে সাথে কি বলে আমিন বলে তারাও বলে যে আল্লাহ তোমার বান্দা যা চাইতেছে দিয়ে দাও সুপারিশ করতেছে আপনার জন্য যে আল্লাহ চাইতেছে গুণাকার মানুষ দুর্বল মানুষ দিয়ে দাও সেরা তো মুস্তাকিমের হেদায়ত দিয়ে দাও কিন্তু ইহুদি আর খ্রিস্টানেরাও শুনল তারা শুনি কয় সর্বনাশ এই লোক তো আল্লাহর কাছে দোয়া করতেছে গাইরিল মাকদুব আলাইহিম আলাদ্দালিন আমারও তো গজবের জন্য দোয়া করতেছে আবার হেও কয় আমিন ফেরস্তারও কয় আমিন সবাই কয় আমিন এই দোয়া যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ এই জন্য আমিন বলার দ্বারা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ইহুদিরা ইহুদি এবং নাসারা এইটার তাপসের করে আমরা শেষ করে দিচ্ছি মুসনাদে ইমাম আহমদের হাদিস আবুদাউদের হাদিস তিরমিজির হাদিস <clears throat> ওয়াইল ইবনে হজর রাদি আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত সামেত নবিয়া সাল্লাহ আলাইসাল্লাম কারা গাইরিল মকদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন ফাকাল আমিন ওয়াইল বিন হুজর রাদি আল্লাহ তালু বলতেছেন যে আমি নবী সাল্লামের পিছনে ছলাত আদায় করছি করার সময় আমি দেখলাম কি নবী সাল্লাম গাইরিল মকদুবি আলাইহিম আল্লাহ বললেন এরপরে নবিসাম বললেন কি আমিন অনেকে আমিন বলেন আসলে হবে আমিন মাদ্দাবিহা আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত নবী যেই লাহানে যেই সুরে কোরআন তালাবাদ করতেছিলেন আমিন বলার সময় নবী সালামের আওয়াজটা আরও অনেক বেশি সম্প্রসারিত হয়ে গেল সোহার এই হাদিসটা ইমামে মোসনাদে আহমদ আবু দাউদ এবং তিরমিজির হাদিস বর্ণনাকারী সাহাবির নাম ওয়াহিল ইবনে হজর রাদি আল্লাহ আমরা এই এই হাদিসটা আবার ফাথল বারের মধ্যে আলোচনা করব। ফাথল বারের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন <clears throat> যে কেউ কেউ বলেন যে আমিন উচ্চস্বরে বলা বা সজ আওয়াজ করে বলা এটা মানসুক হয়ে গেছে মানে প্রথম দিকে বলছেন পরে বলেন নাই তো ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন যেই সাহাবি হাদিস বর্ণনা করছেন এই ওয়াইল বিন হজর রাদি আল্লাহ এই সাহাবি নবিসামের একেবারে শেষ অবস্থায় ইসলাম গ্রহণ করছেন তো নবিসামের শেষ অবস্থায় যিনি ইসলাম গ্রহণ করছেন তিনি বলতেছেন যে আমি নবিসামের পিছনে সলাত আদায় করতে যাই দেখছি নবিসাম যখন ওলা দলিন বলতেন তারপরে আমিন বলতেন মাদ্দা বিহা সাউতাহু নবিসামের আওয়াজ অসু হয়ে যেত আর আবু দাউদের রাওয়ায়ত হলো রাফা বিহা সাউতাহু নবিসামের আওয়াজটা রাফা মানে সুউচ্চ হয়ে যেত ইমাম তিরমিজি আবার এর সাথে আরেকটি হাদিস বর্ণনা করছেন সেটা হলো যে মাদ্দা বিহা সাউতাহুর জায়গায় ওই হাদিসটার মধ্যে আছে খাফাদা বিহা সাউতাহ মানে নবিসামের আওয়াজ কমে যেত এই হাদিসটাও আছে একসাথে তা হাদিসটা বর্ণনা করে ইমাম তিরমিজি বলতেছেন যে শুনেন এই যে হাদিসটা আপনাদের কাছে বর্ণনা করলাম এটা আমার ইয়ার মধ্যে পাবেন আমরা আলোচনা করব। যে ইমাম তিরমিজি বলতেছেন যে এই হাদিসটার মধ্যে তিনটা বড় বড় দোষ আছে ইমাম তিরমিজি নিজে হাদিসের বর্ণনাকারী তিনি বলতেছেন যে আমি যে হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসের মধ্যে তিনটা বড় বড় দোষ আছে তোর মধ্যে একটা বড় দোষ হইল যে এই হাদিসটা হবে মাদ্দাবিহা সাউতাহু এই রাবি বর্ণনা করি বর্ণনাকারী ভুলবশত খাফাতা বিহা সাউতাহু বলার হচ্ছে কথাটা কি বুঝে আসছে আচ্ছা আরো বুঝে আসবে পরবর্তীতে যখন আলোচনা করব মানে জোরে বলার জায়গায় উনি বলে ফেলছেন যে আসতে বলছে এটা তার মারাত্মক ভুল ইমাম তিরমিজি বলছেন এই হলো একটা হাদিস আর একটা হাদিস আবু হরাইরাদিয়াল্লাহ তালু থেকে এসেছে নবী সালাম যখন গাইরেন মকদবী আলিম আল্লাহ বলতেন তখন আমিন বলতেন হাত্তা ইয়াসমা মাইয়ালি হেমিনা সফেল আব্বাল <clears throat> নবী সালাম যে কারাত পড়তেন সেখানে কি মাইক ছিল তো নবী সাল্লাহ সাল্লাম যে আমিনটা বলতেন হাত্তা ইয়াসমা মাইয়ালি হেমিনা সফেল আব্বাল প্রথম কাতারের সাহাবিরা নবী সাল্লাহ সাল্লামের আমিন বলা শুনতেন প্রথম কাতারের যে সাহাবিরা থাকতেন তারা আমিন বলা শুনতেন পিছনের সাহাবিরা শুনতেন না কারণ এত দূর পর্যন্ত তো আপনি খালি মাইক ছাড়া যদি তেলাবাদ করেন তো ওইটা তো পিছনে পর্যন্ত যাওয়ার কথা না এই জন্য প্রথম রাকাত প্রথম সারির সাহাবিরা শুনতেন আবু দাউদ ইবনে মাজা এবং দারে কুতনি এই হাদিস গ্রন্থগুলোতে আরেকটু বেশি আসছে ফাইয়ার বিহাল মসজিদ এই হাদিসগুলোতে আসছে যে নবী সাল্লা ইসলাম এবং সাহাবাই কেরাম এমনভাবে আমিন বলতেন ফাইয়ার তার জবিহাল মসজিদ মসজিদ আমিনের আওয়াজে কেঁপে উঠত আল্লাহ আকবর মাটির মসজিদ বা বেড়ার মসজিদ বিল্ডিং মসজিদ না বিল্ডিং মসজিদে না ঘুমঘাম আওয়াজ হয় আপনি জোরে বল আসতে বললে জোরে মাটির মসজিদ অথবা যে বেড়া দেওয়ার মসজিদ খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া মসজিদ ওই মসজিদ নবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরামের আমিন বলার দ্বারা যে আওয়াজটা হইতো এই আওয়াজে ফাইয়ার তার্য ফাইয়ার তার্য মানে কম্পন সৃষ্টি হইতো এটা হলো আবুদাউদ ইবনে মাজা এবং দারে কুতনির হাদিস এভাবে আরও অনেকগুলো হাদিস আছে আর ওই হাদিসটা বলে আমরা শেষ করতেছি নবী আদি আল্লাহ তালা আনহা থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইহুদিদের সামনে একবার সুরা আল ফাতেহা তালাবাত করলেন তালাবাত করার পরে যখন সকল সাহাবিরা মিলে আমিন বললেন তখন ইহুদিরা প্রচণ্ড রেগে গেল মারাত্মক রাগা রাখলো তো নবী সালাম জিজ্ঞাসা করলেন তোমরা রাগলা কেন তোমাদের সাথে সুরা ফাতেহার সাথে কি বুঝতে পারছেন তো তখন ইহুদিরা জবাব দিল যে আমরা আপনাদের তিনটা জিনিসকে প্রচণ্ড হিংসা করি মুসলিমদের তিনটা জিনিসকে আমরা মারাত্মক হিংসা করি একটা হলো কামা ইয়াহসুদুনা আলাল জুমুয়া আল্লাতে হাদান আল্লাহ আনহা জুমার দিনকে জুমার নামাজকে আমরা সবচেয়ে বেশি হিংসা করি কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে একটা দিন এরকম দিয়েছিলেন জুমার দিনটাই দিয়েছিলেন কিন্তু আমরা জুমার দিন নিই নেই জুমার দিন না নিয়ে নিলাম কোন দিন শনিবার ইহুদিরা নিচ্ছে শনিবার শনিবার নিয়ে ওয়াদাল্লু আনহা কিন্তু আমরা শনিবারের ব্যাপারেও গুমরা হয়ে গেছি তো মুসলিমেরা যখন ওই জুমার দিনের উপরে জুমার উপরে ইস্তেকামত থাকে এটা আমাদের কাছে মারাত্মক হিংসা লাগে এটা হলো একটা দ্বিতীয় হিংসাটা লাগে ওয়া আলাল কেবলা তাল্লাতি হাদান আল্লাহ আনহা আল্লাহ পাক আমাদেরকে একটা ক্যাবলা দিয়েছিলেন সে ক্যাবলা কোনটা মসজিদে আকসা কিন্তু আমরা সেই মসজিদে আকসার দিকে ফিরে চলাত আদায় না করে আমরা গোমরা হয়ে গেছি কিন্তু মুসলিমেরা ক্যাবলাকে মসজিদে হারামকে ক্যাবলা বানিয়ে সেই দিকে তারা আসতে কামত আছে এই ক্যাবলার মুখী হয়ে যখন নামাজ পড়ে এটা আমাদের কাছে প্রচণ্ড হিংসা লাগে তিন নম্বর হলো ওয়া আলা কাউলিনা খালফাল ইমামে আমিন ইমামের পিছনে যখন তারা আমিন বলে তখন আমাদের কাছেও প্রচণ্ড হিংসা লাগে ইমামের পিছনে যখন আমিন বলে মুসল্লিরা তখন আমাদের কাছে হিংসা লাগে তো ইমামের পিছন মুসল্লিরা আমিন বললে তাদের কাছে হিংসা লাগবে কেন হিংসা লাগে এই জন্য যে ইমাম সাহেব তালাবাত করতে যায় বলতেছে গাইরিল মাকদুবি আলাইহিম ইমাম সাহেব তা এতক্ষণ একা বলছে এই জন্য এত রাগ লাগে নাই ইমাম সাহেব বলে শেষ না করতে না করতে শত শত মুসল্লি বলতেছে আমিন কবুল করে ফেলো আল্লাহ এই যে সাপোর্টটা দিয়ে দিল এইটা যখন শুনি আমাদের গায়ে আগুন জ্বলে উঠে হিংসা লাগে প্রচন্ড যে হায়রে সর্বনাশ এতক্ষণ এক লোকে বদোয়া দিল এবার সবাই মিলে বদোয়া দেওয়া শুরু করছে আপনি আমিন বলা মানে হুজুর আপনি এতক্ষণ যা করেছেন সব আমরা সাপোর্ট করছি মানে এই দোয়ার সাথে আমরাও আছি তো এই যে এত হাজার হাজার লোক ধরেন এই যে জুমান্ন মাঝে দশ হাজার লোক হইলো তো দশ হাজার লোকে বলে ফেললো আমিন এক ইমামের কথা দশ হাজার লোকে সাপোর্ট করে ফেললো এইটাই ইহুদিদের কাছে মারাত্মক একটি হিংসার কারণ তাহলে আমিন বলার দ্বারা কোনো মুসলিমের শরীরে আগুন জ্বলতে আগুন জ্বলে কার শরীরে কিন্তু আমরা দেখি এখন মাঝে মাঝে মুসলিমের শরীরে জ্বলে উঠে এটার কোনো কারণ বুঝি না মুসলিমের শরীর তো আরো খুশি হওয়ার কথা মুসলিম যখন আমিন বলে আমিন আরো জোরে বললে আরো খুশি হওয়ার কথা কিন্তু আমরা দেখি মাঝে মাঝে মুসলিমের শরীরে আবার জলে উঠে এই এই জলে উঠাটা হলো আসলে না বোঝার কারণ তিনি মনে করতেছেন আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই আসতে বলে আসছে এরা আবার জোরে বললো কেন যে না বোঝার কারণ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কি এরকম ফ্যানের নিচে থাকছে আমাদের বাপ দাদারা এইরকম ফ্যান এরকম এসির মধ্যে থাকছে বাপ দাদারা এখন যদি কোন যে না আমাদের বাপ দাদা কেউ এরকম এসিতে থাকে না আমরাও এরকম এসিতে এসি মসজিদে নামাজ পড়বো না হ্যাঁ আবার এই প্যানের নিচে পড়বো না বাপ দাদারা অনেক কিছু জানে না শুনে না এটা বাপ দাদাদের দোষ না বাপ দাদারা যতটুকু তাদের সামনে পেয়েছেন ততটুকু জানছেন ওলামাই কেরাম ওই সময় দেখবেন অনেক সহি হাদিস যেটা এক মহাদ্দেশ পাইছেন আরেক মহাদ্দেশ পাননি তো এটাকে ওই মহাদেশের দোষ দোষ না উনি চেষ্টা করছেন কিন্তু উনি পান না কি করবেন ইমাম মালিক মদিনা আর মক্কা ছাড়ে বাইরে যান নাই তো ইমাম মালিক মহাত্মা ইমাম মালিক সংকলন করলেন বাদশাহ বললেন যে আপনার বাদশাহ মানসুর বললেন যে এটাকেই আমরা রাষ্ট্রের সংবিধান বানাইতে চাই ইমাম মালিক বললেন না এটাকে সংবিধান বানাবেন না কারণ হলো যে আমি কিন্তু পৃথিবীর সব মহাদেশের কাছে যাইতে পারি নাই তো আমি যেই মক্কামদিনা থেকে সহিহাদিস সংগ্রহ করছি এর বাইরেও আরও অনেক সহিহাদিস রয়ে গেছে যখন আপনি এটাকে সংবিধান বানাই ফেলবেন তখন কেমন পর্যন্ত মানুষ মনে করবে যে এখানে শুধু সহিয়া হাদিস আছে এর বাইরে আর সহিহাদিস নাই বুঝতে পারছেন তো এই জন্য আমরা ওই না বোঝার কারণে আমরা একটু রাগ চলে আসে কিন্তু এই রাগ করাটা ঠিক না আবার এই কথাটাও সাথে সাথে আমরা বলে দিই কেউ কেউ বলে যে যে নবী সাল্লাহ ইসলাম আমিন জোরে বলতেন মানে ইমাম জোরে বলতেন এই কথার দলিল পাওয়া যায় কিন্তু মুসল্লি বলতেন এই কথার নাকি কোনো দলিল এক সময় প্রথম দিকে শুনতাম যে ইমাম মুসল্লি কারোই জোরে বলার কোনো দলিল নাই আচ্ছা কিছুদিন পরে আবার এটা একটু নমনীয় হয়েছে নমনীয় হয়ে এখন শোনা যায় যে যে ইমাম সাহেব জোরে বলতে পারে ইমাম সাহেবেরটা আছে হাদিসে কিন্তু মুসল্লি বলতে পারে এটা নাই এই যে যারা এই কথা বলে তাদেরকে আমরা বলবো যে তাফসির ইবনে কাসিরের ছচল্লিশ নম্বর পৃষ্ঠা <clears throat> সুরা আল ফাতেহার তাফসির এখানে এই সুন্দর করে সনদ সহ আয়সার দিল্লাত আনহা থেকে মুসনাদ ইমাম আহমদের হাদিস সুন্দর করে দেওয়া আছে যে ওয়া আলা কাউলিনা খালফাল ইমামে আমিন ইমামের পিছনে আমিন বলা এটাকে ইহুদিরা খারাপ মনে করে হিংসা করে তাহলে ইমামের পিছনে কারা থাকে তাদের আমিন বলা তাহলে তাদের আমিন বলা তো এখানে হাদিসে তো স্পষ্ট আসছে মুসল্লিরা জোরে আমিন বলা আরও এরকম অনেক আমরা ওই হাদিসগুলো আলোচনা করলে ইনশাল্লাহ আমাদের আরও ক্লিয়ার হবে এই আলোচনা করলাম কোন তাফসির থেকে তাফসির ইবনে কাছে তো সুতরাং এখানে যেসব কথাবার্তা বলছি আবার কেউ মনে করিয়েন না যে সরকার বাড়ি মসজিদের হুজুরে বলছে এটা বলছে কে ইবনে কাসির তাহলে গালি গালাস করলে খারাপ কিছু বললে কারে করবেন ইবনে কাসির এরা আমাকে করবেন না আমি কিন্তু বলি নাই কোনো কিছু যা বলছে কে ইবনে কাসিরে তাহলে ভুল করলে ইবনে কাসির করছে দোষ ত্রুটি করলে ইবনে কাসির করছে কিন্তু আমাদের আমরা তো অনেক সময় দেখা যায় যে না বুঝি বলি যে সরকার বাড়ির মসজিদের হুজুরে করছে সরকার বাড়ির মসজিদ বলার কে মানে হ্যাঁ, এই জন্য যা গালি গালাজ করবেন খারাপ বলবেন যা কিছু বলবেন ইবনে কাসির এর করবেন যে এটা ভুল করলে ইবনে কাসির করছে আমি তো এখানে আমার নিজের কোনো কথা বলি না ইবনে কাসিরের কথা বলছি হ্যাঁ, এই জন্য এরপরে আমরা যেটা আলোচনা করব ইনশাআল্লাহ সেটা হলো এই ইমাম বুখারি রাহমাউল্লাহর জুজ উল আহ যেটা সুরা আল ফাতেহার উপরে তিনশোটা হাদিস তো ওইটাতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা কারে গালি দিবেন ইমাম বুখারি রে ওইটা ভুল কথা বললে ইমাম বুখারি বলছে আমরা বলছি নাকি তা আপনি আমাদেরকে গালি দিবেন কেন আরেকটা জিনিস আমরা মানে জাহালত যখন বিস্তার লাভ করে জাহালত জাহালত বুঝেন তো অজ্ঞতা মূর্খতা জাহালত যখন বিস্তার লাভ করে তখন মানুষের মধ্যে হিংসা ঝগড়া জাটি এগুলো বেড়ে যায় এলেম যত প্রশস্ত হয় <clears throat> মানুষের মধ্যে মহব্বত তত বেড়ে যায় তা আমাদের মধ্যে এখন জাহালত এত বিস্তার লাভ করছে কারণ আমাদের এই যে মাসালা মাসাইল নিয়ে যে মতভেদ যেই <clears throat> একতলাফ এগুলা কি আমাদের কোনো পারস্পরিক ধন সম্পদ জায়গা জমিন ব্যক্তি সংশ্লিষ্ট কোনো স্বার্থ নিয়ে এগুলা কি নিয়ে দিন নিয়ে দিন কার আল্লাহ তো এইগুলো যদি মানে মতভেদ হয় বা যা কিছু হয় এগুলো তো আল্লাহর দিন নিয়ে তো আল্লাহ বুঝবো কাঠটা সহি কাঠটা ভুল ফয়সালা করবো আল্লাহ আমি আপনি সে ফয়সালার দায়িত্ব নেওয়ার কে তা আমি আপনি কেন আমি কেন আপনারা বলতে যাবো যে গোমরা আপনি ইহুদিদের দালাল আপনি এটা খারাপ কাজ করছেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আমি ফয়সালা দিতে যাব কেন ফয়সালা তো দিবে আল্লাহ আমার আর আপনার মধ্যে থাকবে গভীর বন্ধুত্ব আমরা দুইজনেই নামাজি এটাই হলো সবচেয়ে বড় পরিচয় আমি আপনি বন্ধুত্ব থাকবে একজনে আমিন জোরে বলি একজনে আসতে বলি একজনে হাত নাবির নিচে বান্ধি একজনে বুকে বান্ধি একজনে ইমামের পিছনে সরে আলপাতায় পড়ি আরেকজনে পড়ি না আমাদের দুইজনের মধ্যে থাকবে গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব আমাদের মূল পরিচয় আমরা দুইজনে নামাজি তাহলে বেনামাজির সাথে আমাদের সম্পর্ক থাকবে না সম্পর্ক থাকবে আমাদের দুজনের মধ্যে যদি দুই রকম হয় এটার পয়সালাকারী আল্লাহ কারটা সঠিক কারটা ভুল এটা পয়সালা করবেন আল্লাহ পাক দোনোটা গবেষণার ভিত্তিতে ইস্তেহাদের ভিত্তিতে চলতেছে তো কাটটা সঠিক কাটটা বলে সেটা আল্লাহ ফেসালা করবে আল্লাহর দিন আমার আপনার কি এখানে তা আমি আপনি কেন শত্রুতা করতে যাবো একজনের বিরুদ্ধে একজনের কথা বলতে যাবো একজন আরেকজনের ফতোয়া দিতে যাবো যুগে যুগে যদি আমরা সালাফে সালেহিনদেরকে দেখি পূর্ববর্তী ইমামদেরকে দেখি এক ইমামের সাথে এক ইমামের কত মত বিরোধ হাজার হাজার মাসালায় কিন্তু একজন আরেকজনের সাথে বন্ধুত্ব একজন আরেকজনের সাথে দোয়া করতেছেন আল্লাহর কাছে একজন আরেকজনের কিন্তু এক এক মাসালায় শত শত বিরোধ এজন্য এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মধ্যে এরকম অসংখ্য একতালাপ থাকবে কিন্তু আমরা সবাই বন্ধু হয়ে যাব কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দিব না কেউ কারোরে গালি গালাজ করবো না কেউ কারোরে ইহুদি খ্রিস্টানের দালাল বলবো না কারণ ইহুদি খ্রিস্টানের দালাল আমার কাছে কি দলিল আছে যে আপনি ইহুদি খ্রিস্টানের দালাল বলে ফেললাম এই মুখ থেকে যে কথা বের করতেছি এই কথা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক যদি আমাকে আপনাকে কে আমাদের দিন জিজ্ঞাসা করেন যে তুমি কে তুমি যে ওই অমুককে বলছিলা ইহুদি খ্রিস্টানদের দালাল তুমি কেমনে জানছিলা তা আপনি কি কি দলিল দিবেন আপনার কাছে ইহুদিরা আসে বলে গেছে ইসরায়েলের প্রেসিডেন্ট বলে গেছে আমাদের কাছে যে শোনো ওই অমুক আমাদের দালাল তা আপনি জানলেন কেমনে ধারণা করি একজন লোককে আপনি একটা খারাপ কিছু বলে দিবেন এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য দিন আল্লাহর ফয়সালাকারী আল্লাহ ইস্তেহাদের বিষয়ে যত একতালাপ থাকবে এটা হাজারও থাকবে এই একতালাপের মধ্যে আবার বন্ধুত্ব থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন জিল হজের এই দশ দিনের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন সোহানক আল্লাহ হামদিকা আল্লাহ আজকে আর প্রশ্ন তো থাকবে না আপনারা ওই পরে কোনো কোরবানি সংশ্লিষ্ট কোনো মশালা কোনো কিছু দরকার হলে পরবর্তীতে জেনে নেবেন